أشهد রাবুল আলমিনের লাভ শুক্র যে আমরা আজ রমাদানে পবিত্র এক মজলিসে সভা বসার সৌভাগ্য অর্জন করেছি যিনি মজলিস যিনি সভা যেখানে হয় সে মজলিসের ফজিলত সম্পর্কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেন মাজতামা কৌমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رواه مسلم দুনিয়ার কোন ঘরে আল্লাহ রব্বুল আলমিনের ঘরসমূহে কোন ঘরে মানুষ যদি একত্রিত হয় সেখানে যদি কোরআনের পাঠ সবক প্রদান করা হয় সেখানকার উপস্থিত ব্যক্তিবর্গ চার চারটে লাভে লাভবান হয়ে থাকে মাঝে তামা কৌমী বাইতিন বুয়ুতিল্লাহ আল্লাহর ঘরসমূহের মধ্যে কোনো ঘরে কোনো ঠায়ে কোনো জায়গায় মানুষ যদি একত্রিত হয় ইয়া না কিতাব আল্লাহ সেখানে যদি আল্লাহর কিতাব পাঠ করা হয় ইয়া তাদা রাসুল না হোক কোরআনে হাজির সবক যদি সেখানে প্রদান করা হয় সেখানে উপস্থিত যারা থাকেন চারটে লাভে লাভবান হয়ে থাকেন চারটে লাভের কথা রসুল্লাহ কি বললেন নাজালা আল্লাহ মুস্তাকিনা সেই মজলিসের উপরে আল্লাহ সাকিনা বর্ষিত হয় সাকিনা শব্দের অর্থ স্বস্তি শান্তি প্রশান্তি এসব আপনি বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে স্বস্তি প্রশান্তি আপনি অনুভব করবেন রশিয়াত রহমা আল্লাহ রহমত করুণা কৃপা সেই মজুরিকে ঢেকে নেয় হাফা কোনো মালায়িকা আল্লাহ ফেরস্তা সেই মজলিশে ডানা বাহু প্রসারিত করে আল্লাহ ফেরস্তা সেই মজলিসকে ডানা দিয়ে ঘিরে ফেলে চার নম্বরে পায়রা কথা রসুল্লাহ বললেন জাকারাহ ইমান হোক আল্লাহ রব্বুল اللہ رب العالمی نکتم فہرستان دیر دیے مودی جی سے آلوچنا کریں اللہ আল্লাহ ہم یہاں بیٹھے ہوئے ہیں ہمارے سے کرا میں اللہ کے پاس ہو رہا ہے کیا خوش نصیبی ہے میری یارو میں سرب اطالعہ کی ایک آیا چلواتی ہے ایک سو تراسی نمبر آیت ہمیں پیش اطارا ایک سو تراسی نمبر آیات আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমী কি বলছেন ইমানদারদের ডাক দিয়ে বলছেন ইয়া আইহাল্লাদিন আমন ওগো ইমানদারেরা ওগো ईमानदारेरा कुछ अलाई तुम सियाम तुम पर सियाम को लिख दिया गया सियाम को अल्लाह ने लिख दिया है অর্থাৎ সিয়ামকে আল্লাহ ফরজ করে দিয়েছেন কামা কুতিবা আলাদিন আমি কাবলিকুম যেমনটা আমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করা হয়েছিল লাগ রাখুন তার তখন যাতে করে তোমরা মুক্তাকি পরেজগার আল্লাহ করে নিতে তো সিয়াম আমাদের উপরে ফরজ হয়েছে এর আগে যেসব অঙ্গ ছিলেন তাদের উপরেও সিয়াম ফরজ ছিল এ আয় থেকে পরিষ্কার হবে এটা বোঝা যায় তো হয়তো সিয়ামের বিধান তরিকা হয়তো কিছুটা ফারাক ছিল বা পার্থক্য ছিল হাদিসে এসেছে আবু হরার থেকে বর্ণিত রসল্লাহ বলেন পূর্ণ ইমানের সাথে সাথে যদি কেউ মায়ের আমাদের রোজা রাখে পালন করে তার জীবনে সাগিরা গণাসব মা হয়ে যায় জীবনে সাগিরা গণাসব মা হয়ে যাবে সিয়ামে তো এই হায় সকল তো আল্লাহ আব্বুল আলমিন সিয়াম ফরজ করলেন কাদের করে শ্যাম পালন করার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন আহ্বান জানাচ্ছেন কাদেরকে ইমানদারদেরকে তো ইমানদার বলা হয় কাদের ইমানের মৌলিক বিষয় ছয়টা এই ছয়টা মৌলিক বিষয়ের উপর যাদের দৃঢ় বিশ্বাস আছে ইমানের ছয়টা মৌলিক বিষয়ের উপর যাদের পাক্কা ধ্যান ও ধারণা আছে তাদেরকেও তো ইমানদার বলে চেনা যাবে জানা যাবে ইমানদার বলে তারা বিবেচিত হবে পরিচিত হবে ইমানের ছয়টা মৌলিক বিষয় কি আমন্ত বিল্লাহি অমালাইকাতিহি অকুতুবিহি অরসুলিহি واليوم الآخر والقدر خير والقدر خيره وشره من الله تعالى ইমানের মৌলিক বিষয় ছয়টা আল্লাহর উপরে ইমান আনতে হবে যে আল্লাহ আমার রব পালন কর্তা বুদ্ধিদাতা খালিক মালিক সব কিছুই তিনি তিনি আমাদের এবাদতের জন্য সৃষ্টি করেছেন দুনিয়ার লোকে আমাদের এবাদতই করতে হবে সুরাই জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা ফারাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তাহলিক का मकसद ही इबादत है মানে তাহলিক का मकसद इबादत है আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তো আমরা ইবাদত করব এখানে আমল করে যাব এখানে আমল করে যাব প্রতিদান বদলার কোনো ব্যাপার এখানে নাই এই দুনিয়ার মধ্যে নাই আখেরাতে প্রতিদান বদলা ঠাঁই আখেরাত সেখানে আমরা এখানে যত সব কাজ করে যাচ্ছি ইমান আমলের সালে যা হচ্ছে তা বদল আমরা সেখানে পাবো তো আল্লাহর উপরে ইমান আল্লাহ ফেরেস্তা গণের উপরে ইমান মালায়িকাতিহি বা কুতুবিহি অনুসুনি আল্লাহ আব্দুল আলমিন অসংখ্য ফরজ ফেরেস্তা সৃষ্টি করেছে যেমন প্রত্যেক মানুষের কাছে দুটো ফেরেস্তা ডান দিকে ফেরেস্তা আপনি কে লিখছেন বাঁ দিকে ফেরেস্তা পাপ বা বুদ্ধি বা গোড়া লিখছেন মা ইয়ালফেজমিন কওলি ইল্লা রাজাহির আপনি মুনাফিক আমার মুখ থেকে যে কথাটা বের হয়েছে অতন্ত্র প্রহরী লেখার জন্য সেটা সেটা লেখার জন্য তৈরি আছেন লিখছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন সম্মানীয় ফেরেস্তা আমরা যা কিছু করছি সব কিছু লিখতে আছেন তো আমরা এর থেকে বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের খালেক মানেক রাজে তার উপরে ইমান আনলাম তারপরে করে আমরা ফেরেস্তা বানার উপরে ইমান আনলাম আমরা যা কিছু করছি ফেরেস্তারা নিচ্ছেন মালা কুতুবিহি বা কুলহি আল্লাহ কিতাব সমূহের উপরে ইমান এনেছে আল্লাহ রসুল গণের উপরে ইমান এনেছে আখির কোনো কালে হিসাবের জন্য আল্লাহর দরবারে আমরা প্রত্যাবর্তিত হব আমাদের হিসাব দিতে হবে অলিয়মিল অর্থাৎ তারা ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহ পক্ষ থেকে ইমানের এই ছয়টা মৌলিক বিষয় আছে এই ছয়টা জিনিসকে আমরা যখন পুরোপুরিভাবে বিশ্বাস করে নিয়েছি আমরা ইমানের গন্ডি বা দায়ের মধ্যে এসে গেছি আমরা মমিন মমিন যখন হয়েছি তখন আমাদের উপরে গুরু ভাব যেটা চেপে যায় সেটা হচ্ছে সলা ইমান আনার পরে পরে আমাদের উপরে গুরু ভাব যেটা চেপে গেল সেটা হলো সলা সলা অপরিহার্য অবধারিত ওটা আদায় করতেই হবে সাত বছর বয়স হয়েছে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নুরা আল্লাহ তাকে সলাপ অহম আবনা হোসাবা তিনি অদরিবু আলাইয়া অহম আবনা আসলে তিনি ছেলের বয়স সাত হয়ে গেছে তখন তুমি সন্তান সন্ততিতে সলাতের আদেশ দাও যখন তার বয়স দশ বছর হয়ে গেছে সলাতে গরিমসি আছে তাকে মেয়ে প্রহার করে তাহলে নামাজ পড়াও গুরু ভার চেপে গেল সেটা হচ্ছে সলা সলাতের গুরুত্ব চরমভাবে হাদিসে কোরআনে বর্ণিত হয়েছে সর্বপ্রথম কিয়ামতের ঘটবে আল্লাহর দরবারে যে জিনিসটার হিসাব না হবে সেটা হচ্ছে সলাপ সলাপের হিসাব যদি কারো ঠিক ঠিক হয়ে যায় অন্য হিসাব এই ছেলে সব ঠিক হয়ে যাবে পার হয়ে যাবে সলাতের হিসাব যদি কারো ঠিক না থাকে তাহলে অন্য হিসাব যতই ভালো হবে না কেন সে পার হতে পারবে না ওই জন্য আমাদের সরাজ সম্পর্কে চরম সজাগ থাকতে হবে তৎপর থাকতে হবে শিয়াম সম্পর্কে আল্লাহ রব্দুল আলমিন ফরজ করেন করেছেন ঠিকই সুরায় বাতার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছে মান শাহেদ আমিন সরা আলী এই মাসটা যে কেউ পেয়ে নিল সেজন্য শিয়াম পালন করে সেজন্য রোজা রাখে তবে তারপরে আল্লাহ রব্দুল আলমিন বলছে মান খান আমিন তুমি মারি দাও আবার রাস্তা পারি দা তুমি নাই আমি নৌকা মারি দাও তো অসুস্থ আছো দূর দূরান্তরে সফর আছো অন্য সময় চলা অন্য সময় শিয়াম তুমি পালন করবে অসুস্থ অবস্থায় সে মাপ আছে দূর দূরান্তর সফরে সে মাপ আছে কিন্তু সলাতের ক্ষেত্রে আল্লাহ দূরের সফর আছে সলাপ মাপ নাই প্রয়োজনে তুমি চার রাখা সলাপ দুই রাখা করবে অসুস্থ আছো দাঁড়িয়ে বসতে পারছো করতে পারছো না বসে সলাত নাই করো সলাত আমার জন্য মাপ আছে তখন যখন আমি জ্ঞান হারা হয়ে যাবো জ্ঞান হারা হয়ে যাবো তখন সলাপ মাপ তাছাড়া সলাপ মাপ নাই ভাই সকল সলাতের গুরুত্ব সম্পর্কে দুই দুটো তিনটে হাদিস বলে আমি আমার দিকে তুলে যাচ্ছি সলাতের গুরুত্ব কতখানি আপনি এটা থেকে বুঝে নিন বান্দা যখন সলাতে দাঁড়ায় তখন আল্লাহর সঙ্গে রবের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক হয়ে যায় ইন্না রাজুল এদা সাল্লাহ ইউনাজি রাহ সহি বোখারি হাদিস এটা ইন্না রাজুলা এদা সাল্লাহ ইউনাজি রাহ বান্দা যখন সলাত আদায় করে রবের সঙ্গে তার গোপনে কথা হয় রবের সঙ্গে তার গোপনে আলোচনা হয় না যাই উনাদি মোনাজাত শব্দের অর্থই হয়েছে গোপনে কুসুর কুসুর করে পালন করা আপনি বলছেন আল্লাহ বলছেন আপনি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বাবা বলে তাহারিমা বেঁচে নিয়েছেন সালাম ফেরার আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহর সঙ্গে গোপনে আপনার কথোপকথন হয়েছে আপনি বলছেন আল্লাহ বলছেন এমনটা সৌভাগ্য এমনটা নিবিড় সম্পর্ক স্থাপন করা যায় না সলা ছাড়া অন্য কোনো আবাদতে সলা ছাড়া অন্য কোনো আবাদতে আপনি সিয়ামে আছেন কোরআন তালাব করছে কাবাতে গিয়ে মক্কাতে গিয়ে কাবার তবাব করছেন ডাল ফাঁকা করার জন্য লাখ লক্ষ লক্ষ টাকা নিয়ে বসেছেন আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা গেল না যেমন তার সলাতের মাধ্যমে নিবিড় সম্পর্ক কায়েম হয় বা করে যায় আল্লাহর সঙ্গে কথোপকথন হয় সেই নিবিড় সম্পর্ক সম্পর্ক কখন থেকে কখন পর্যন্ত মেনে নিয়েছেন সালাম ফেরার আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহর সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক গড়ে গেছে ভাই সকল আমরা যখন সলাতে দাঁড়ায় আল্লাহ রবুল আলমীর খাস বিশেষ নজর বিশেষ দৃষ্টি দেন খাস নেগাহ ডালতা হ্যাঁ আল্লাহ বান্ধে কি তারা আবুজার আবুজার থেকে বর্ণিত আবুজার হাদিস আনাবি জালের রাজি আল্লাহ তালানো قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الله مقبلا على العبد وفي الصلاة ما لم يلتفت فإذا التفت انصرف আবু দাউদের হাদিস বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তিনি বলছেন আবু যর রাদিয়াল্লাহু বলছেন লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদ अल्लाह रब्बुल आलमीन बंदा की तरफ हमेशा ताकता रहता है देखता रहता है मुकबिलन আলাল আকবালা ইউকবিলু মুকবিল শব্দের অর্থ হচ্ছে সামনের দিকে মুখ করা আকবালা ইউকবিলু মুকবিল শব্দের অর্থ হচ্ছে পিছন করা লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদ ওয়া হাফিজ সালাতি বান্দা যতক্ষণ সলাতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে চেয়েই থাকেন চেয়ে থাকেন চেয়ে থাকেন মালাম ইয়ালতাফি जब तक बंदा निगाह इधर उधर नहीं करता है भाई इधर तपता इंसराफा जब बंदा निगाह इधर उधर करता है अल्लाह भी अपना निगाह फेर लेता है একাগ্র চিত্তে একাগ্র চিত্তে খুশু খুদুর সঙ্গে আপনি সলাতে সলাতে সিজদার জায়গাতে দৃষ্টিটাকে জমিয়ে রাখবেন দৃষ্টি এদিক ওদিক রাখবেন না আমার আপনার দৃষ্টি সরাতে যখন থাকবো শেষদার জায়গাতে দৃষ্টি থাকে তাসাহুক করার সময় দৃষ্টি থাকবে তর্জনী আঙুলে বাতারহু ইশারা ইশারা করার সময় দৃষ্টি তর্জনী অতিক্রম করতো না নামাজে আমরা থাকবো দৃষ্টি আমাদের সাজদার জায়গাতে থাকবে এদিক ওদিক হবে না আল্লাহ রব্দুল আলমী যতক্ষণ সরাতে থাকবো আমাদেরকে চেয়ে থাকবে চেয়ে থাকবে চেয়ে থাকবে আরেক হাদিসে হাদিসে জিবরির বলা হয় ওটাকে লম্বা হাদিস সাহাবাই কেরাম আল্লাহ বসে আছে জিবরিল আলাইসালাম আসেন রসুল্লাহ সঙ্গে হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে অনেক কথা জিজ্ঞাসা করলেন রসুল্লাহ তার জবাব দিলেন সেই সব প্রশ্নের উত্তরের মধ্যে একটা প্রশ্ন এ ছিল আপনি বলুন মানে হিসাব ভালাই বা মঙ্গল কিসে নিহিত আছে আপনি বলুন রসুল্লাহ বলেন আল্লাহ কানাকা তারাহু ফাইল্লাম তাকুন তুমি এবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছ আল্লাহকে তুমি তো দেখতে পাচ্ছ না আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ তো আল্লাহ তোমাকে দেখছেন সালাতে যতক্ষণ থাকি আল্লাহ আমাদেরকে দেখেন এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন বান্দার দিকে খাস নেগাহা দিয়ে থাকেন যখন বান্দা সলাতে থাকে যখন বান্দা সলাতে থাকে সলাতের গুরুত্ব এত সাহাবায় কেরাম দিয়েছেন যুদ্ধের ময়দানে সেখানে পর্যন্ত সলাদকে ত্যাগ করেননি যুদ্ধের ময়দানে আছেন ওরা পরামর্শ করছে এখন ওরা নামাজে দাঁড়াবে এত প্রিয় এই সলাপ ওদের কাছে মিন ও আবাহী পিতা মাতা সন্তান সংস্কৃতি থেকেও প্রিয় যে সলাপ এই নামাজে দাঁড়াবে আমরা ওদেরকে কেটে ফেলবো আল্লাহ রবুল আলমী জীবনী মারফতে নবীকে জানিয়ে দিচ্ছেন শত্রুদের পরামর্শ এমনটা আপনি সৈন্যকে সাহাবাদের দুই ভাগে বিভক্ত করুন একদল শত্রু মোকাবেলার দিকে যাক আরেক দলকে আপনি চলাতে আপনি আরেক দলকে নিয়ে আপনি চলা আদায় করুন যুদ্ধের ময়দানে যেখানে যান যায় যায় অবস্থা শত্রু সামনে আছে সেরকমটা মুহূর্তে সেরকমটা অবস্থাতে সলাপ আল্লাহ মাফ করছেন না চার আকার নামাজ আপনি দুই রাখার করুন সলাপ আপনি আদায় করুন পালাক্রমে ওদেরকে নিয়ে আপনি সলাপ আদায় করুন এমনটা বিধান আল্লাহ রব্বুল আলমের দিনের পাইছে আবু জাবেদ রাজে আল্লাহ আনহু থেকে বর্ণিত আবুদের একটা হাদিস জাবেদ রাজে আল্লাহ আনহু তিনি বলছেন كنت নামাজের সময় জাবির বলছে রসুল্লাহ সাল্লামের জামানাতে মসজিদ ছিল খাজুর পাতার ছাউনি খাজুর পাতার ছাউনি ছিল কাপড়ের মেঝে ছিল এখন মসজিদ মসজিদে নবী বলুন আর কাবার মসজিদ বলুন এসি হয়ে গেছে আমাদের দেশে কত মসজিদ এসি হয়ে গেছে রসল্লাহ জামানাতে কাঁকুরের মেঝে কাঁকুরে মেঝে ছিল ঠাকুরের পাতা ছিল খাদুরগুলি খাড়ো করে দেওয়াতে বাস কোন রকমের সে নামাজের জন্য একটু জায়গা তারা করে নিয়েছেন এত গরম হতো মেঝে মেঝে এত গরম হতো জাবির রাজু আহ তিনি বলছেন জহরের সময় সেই গরম মেঝেটা আমরা সাজদা করতে পারতাম না কাপড়ের মতো সচ্ছলতাও ছিল না এসেছে যারা কাপড় বুঝল বাচ্চা আলাহে সেই ছেঁড়া সেই দিয়ে তার যাদের বলছেন আমরা এত গরিব ছিলাম কাপড় ছিল না যে সেজদার জায়গাটা খুব ছেঁড়া কাপড় রেখে তার উপর সেজদা করবো তো কীভাবে সরাজকে আদায় করতাম কিভাবে সলাদকে আদায় করতাম এক মুঠো কাঁকো মসজিদে ঢোকে আখো কাবদাতা মেলাল হাতা দলিলের বাইরে কথা একটা আমি বলি না অনেক জয়ী ফাদিস আগে মতস্থ ছিল জয়ীফ হাদিসগুলো আমি আমাদের থেকে মুছে দিয়েছি এখন সেই সেই বিশুদ্ধ বিশুদ্ধ হাদিস বয়ান করি সহি হাদিস বয়ান করা একান্ত কর্তব্য রসুল্লাহ দুয়া দিতে নাজর আল্লাহ ইমরান সামিয়া মিন্নি সাইয়ান বাল্লাবাহু সামা স্বামী আহ রসুল্লাহ বলছে আল্লাহ আপনি তাকে সদা প্রসন্ন রাখুন সদা প্রসন্ন রাখুন আনন্দিত প্রফুল্ল রাখুন সেই ব্যক্তিকে যে আমার কথা শুনল যেমনটা শুনেছে তেমনটা সে মানুষকে পৌঁছেই দিয়েছে যেমনটা শুনব সহি রসুল্লাহর বাণী কথা যেমন শুনব সেরকমটা মানুষের সামনে পৌঁছিয়ে দেব এর জন্য দোয়া পাবো কি রসুল্লাহ দোয়া হয়ে দোয়া দিয়েছেন তাকে আপনি আনন্দিত রাখবেন প্রফুল্ল রাখবেন তাই সহি হাদিস পরিবেশন করা প্রতিরোধ হয়েছে এটাই সহি হাদিস বলি না আর মন করা মন করার কথাও কিছু বলি না কেন তার করি না বড় ভয়াবহ আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত বোখারির একটি হাদিস আছে আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত বোখারির একটি হাদিস আছে রসুল্লাহাম বলছেন আলাইহি আয়া ফাহাদিসু আন বানি ইসরাঈল মানে হারা মান কাযাবা আলাইয়া মা কাদাহু মিনান নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার কথা একটা জানা থাকলে তুমি সেটা আমাদেরকে পৌঁছে দাও হাতে তোর বাণী ইসরায়েল বাণী ইসরায়েল সত্য ঘটনা জানা থাকে সেটা তুমি বর্ণনা করো ওরা খারাপ তাতে কোনো ক্ষতি নাই তারপর হাদিস শেষের রসুল্লাহ যে মান কাজাবা আল্লাহ আমত আহমেদান ফারিয়াতা বাবা মা কাজাবিনান না আমি বলি নাই আমার কথা নয় শরীয়তের কথা নয় দিনের কথা নয় অথচ সে ব্যক্তি মিথ্যা করে পরিবেশন করছে হাদিস নয় অথচ হাদিস বলে যদি মিথ্যা করে কেউ পরিবেশন করে তাহলে তার ঠিকানা হবে জাহান সেজন্য তার ঠিকানা জাহান দেবে ওই জন্য আমরা সজা সজা সজাগ থাকি তৎপর থাকি যেই হাদিস বর্ণনা করি না আর নিজের তরফ থেকে অনুদারা তো কিছু বলতেই পারি না আমাদের ভেতর কাঁপে ভয় হয় যাহার নাম ঠিকানা হয়ে যাবে জীব কাঁপে যে পরিণাম খারাপ হবে দিন কোনো একটা মাছার বার্ষিক শেষ বছরের শেষে সভা আছে সে সবাই আমাকে দাও দিয়েছে বর্ধমান জেলার জমিয়াতে আগে দিয়েছে সভাপতির দায়িত্বে আমি আছি কোথাও সভা হলে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ পায় উপস্থিত হয়ে সে সভাতে গেছি আমাদের বর্ধমান জেলার একটা বক্তা যে মাধাপন্থী মাধাপন্থী বক্তা আশেপাশে সব গ্রামগুলি মাধাবি মাধাপন্থী যার জন্য সে ব্যক্তিকে ডেকেছে হ্যাঁ। তো অনেক আশেপাশের গ্রাম মাধাপন্থীদের তো বক্তা যিনি এসেছেন তিনি ওই আকিদার তিনি বলছেন যে রসুল্লাহ আসলাম জান্নাত খেয়ে যাবে জাহান্নাম খেয়ে যাবে যে ডানাতে মা হবে হয়েছে জান্নাত যাবে আর বাঁ হাতে যে আমল নামা পেয়েছে জান্নাত যাবে জান্নাত খেয়ে যাবে জান্নাত খেয়ে পয়সা হয়ে গেছে আর মন্দিরা যে বয়ান করে মন্দিরা যে বলে বাস্তব ফিরকা জ্ঞাত ফিরকার মধ্যে বাস্তব ফিরকা জাহান্নামে যাবে বাস্তব ফিরকা জাহান্নামে যাবে এক ফিরকা জান্নাতে যাবে হ্যাঁ এইভাবে যে বক্তব্য লেকচার দিয়ে বেলা এগুলো কাহা মিথ্যা পান আমি সভাপতি আসনে বসে আছি আর এইভাবে তিনি বক্তব্য রাখছেন ঠিক আছে প্রতিবাদ করলাম না আরও কিছু যদি এরকম কথা টাকাতে বেরিয়ে আসুন তো আর তেমন কিছু বললেন না এদিক সেদিক কিছু বলে উনি বসে বললেন আমি তখন বললাম বড় দুঃখিত হলাম বড় দুঃখিত হলাম যে এ ধরনের রসুল্লাহ একটা মুখ মুখনিশ্চিত বাণী সই আদেশকে যিনি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলতে তাদের জীব কাপে না আব্দুল ইমরান আলম থেকে বর্ণিত তিনি হাদিস হাদিস নম্বর যদি জানতে চান খাতাতে নোট করা এখনই যাই দেবো আপনাদের যেমন চাইতে চান খাতাতে আসতে পেয়ে যাবেন হাদিসটা কি রসুল্লাহ সাল্লাম বলছেন লাইয়াতি আল্লাহ কামা আতা আলা বানি ইসরাইল আদওয়াল নানে حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة تفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو রাও তিরমিজি রসুল্লাহ সাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যে আমার উন্মতের সঙ্গে বান ইসরায়েল কমে মিল হবে একজ্যাক্ট মিল থাকবে জুতার যেমন ডান পায়ের সঙ্গে বাঁ পায়ের মিল থাকে সেরকম ওই ছেলে কমের সঙ্গে আমার উম্মতের হুবাহ মিল দেখা যাবে জুতার মিলের মতো জুতার যেমন মিল থাকে সেরকম হাতা ইনকানা মিল হুমান আতা উম্মাহ আলানি আছেন বালি ইসরায়েলের মধ্যে কেউ যদি মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যবচার করেছে আমার উন্মতির মধ্যে এমন ব্যক্তি পয়দা হবে যে মায়ের সঙ্গে ব্যবচার করবে ইন্দা বাণী ইসরায়েল তাফারা কাতারা সিন্তা নেমে সাবিনা মিন্নাতের বাণী তারা বাত্য ভাগে বাত্য দলে বিভক্ত হয়েছিল আমার মতা তারা দলে বিভক্ত হবে কুল্লু হুম ফিন্না না প্রত্যেক দল জাহান্নামে যাবে ইল্লা বিল্লাহ ওয়াহিদাতান একটাই দল জাহান্নামে যাবে সারা কোটি ইয়া রাসূলুল্লাহ মান হো মান হিয়া সেই দলটা কোন দল রসুল্লাহ ছোট্ট করে বলেন মা আনা আলাইও আসাহাবি আজকের দিনে আমি এবং আমার সাহাবা যে তরিকার উপর আছি যে পথের উপর আছে এইটা হলো জান্নাতের পথ এইটা হলো জান্নাতের তরিকা এছাড়া বাকি এ তরিকার বহির্ভূত যত আছে সব জাহান্নামের তরিকা বা জাহান্নামের পথ ভাই সকল তো সহি হাদিসটি আমরা বলি দিয়ে ওটা মিথ্যা আজে বাজে কথা কার গপ আমি এইভাবে একটু বললাম না তারপর মানে লজ্জিত হইলেন আমি বললাম জীব কাঁপে না সেই হাদিসকে রসুল্লাহ মুখে নিষেধ বাণীকে এসব মিথ্যা আজে বাজে কথা বলছে বোখারের গাড়িতে রসুল্লাহ সালাম হয়েছেন কুল্লম্মাতে ইয়াদ কুলুনা জান্নাই নামার আবার আমার উম্মত প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে তবে যারা তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জানাতে হবে না ফিরা আমার আবাই রসুল্লাহ আমাদেরকে রসুল্লাহ বলে মানা আতানে ফাঁকা দা মানা আতানে ফাঁকা তাহলে জানা আমার আতানে ফাঁকা দাবা আমার আনুগত্য যারা করলো তারা জানাতে প্রবেশ করলো আমাকে যারা অস্বীকার করবে তারা জানাতে প্রবেশ করবে ভাই সকল তো যাবে রাজে আল্লাহ থেকে বর্ণিত হাদিসে পেশ করেছে পরিবেশন করেছে হাদিসটা মগজের মধ্যে রাখবেন আর ভাববেন হাদিসটা মগজের মধ্যে মরণের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মরণের মগজের মধ্যে রাখবেন আর ভাববেন কত কষ্ট করে তারা সরাব আদায় করেছে কিন্তু উসালিজ আলম রাসুলিল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জহরের সরাত আদায় করতাম রসুল্লাহর পিছনে এত মেঝে গরম হতো চেষ্টা করতে পারতাম না আর কোথাও কাপদা তামিলার হাসা হয়েছে ঢুকে এক দুটো কাপড় নিয়ে নিয়েছি লে তাপদাফি কাপি এটা কখন করতে হচ্ছে শুধু জহরে যে তাপদাফি কাপি যে তাপদাফি কাপি আদা হলে যা ভাবে আর যদি আদায় আহ হাতে কাপড়ের মুখটা ঠান্ডা হয়ে যেত তারপরে যেখানে সেজদা করতাম সেজদার জায়গাতে রেখে দিয়ে তারপরে সেই ঠান্ডা কাপড় উপরে সেজদা করতাম লে শীতটাকে হাবড়ে কঠিন গরম হয়ে যেত মেঝে যার ফলে এটা করতে তলত একটু একটা তাপ সহ্য করতে পারছে হাঁটু একটু তাপ সহ্য করতে পারছে আর তারা একটা কাদামাই দুই পা একটু তাপ গরম সহ্য করতে পারে এত দাদুর জায়গা এটা তো অত সহ্য করতে পারে না যার জন্য দশ সময় ওইটা করতে হয়েছে আজ মনোরম পরিবেশ মজা করা মসজিদ মাথার উপরে ফ্যান ঘ্যাম ফ্যান ঘ্যাম পাকা করে অথচ আজকের মানুষ যেন সরা থেকে আমাদের এখানকার পরিবেশ কেমন জানি না তো পাড়াগায় এমনটাই দেখা যায় রমজান মাসে মসজিদ ভরে যায় রমজান মাসে মসজিদ ভরে যায় মায়ের রমজান শেষ হয়ে গেলে তখন মসজিদ না খুব ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় মুসালে আর দেখা যায় না জানি না কেন এমনটা হয় সলাতে তারা গুরুত্বই বোঝে নেয় সলার জিনিসটা যে কি তারা বোঝে নেয় মাছের সঙ্গে ভাবে জড়িয়ে থাকি মাছা খরচ করা আপনার কাছে একটা মাছ আছে আমরা দশজন শিক্ষক আছে তিনজন মাস্টার সাতজন আনেন আমি আলাদা রঙের প্রধান শিক্ষকের দায়িত্ব আছি মাছের সঙ্গে থাকতে গিয়ে বিভিন্ন গ্রামে কানেকশন কানেকশন ইত্যাদি করতে হয় আমাদের বর্ধমান জেলার একটা গ্রামে পৌঁছে গেছি বর্ধমান জেলার একটা গ্রামে পৌঁছে গেছে এক ব্যক্তি বলছেন জি রমজান মাসে আল্লাহ তৌফিক দেয় নামাজ পড়ি রোজা রাখি রমজান পর আল্লাহ তৌফিক দেয় না নামাজও পড়ি না আর রোজার কোনো ব্যাপারই থাকে না রমজান মাসে আল্লাহ তৌফিক দেয় তাই করি আজকে তৌফিক দেয় না করি না আমি তাকে বললাম না খুব খারাপ কথা বললেন কথাটা বলাটা ঠিক হয় না সুরায় আনকাবুল উনিশ সরাতে সুরায় আনকাবুল বলে একটা সুরা আছে সেই সুরার শেষ আয়াতটা আল্লাহকে বলছেন আমি তাকে সে ভাইকে এই আয়াতটা শোনায় না বললাম ভাইজান আপনার কথা শুনি বেশ ভালো লাগলো না আল্লাহ রবুল আলমী কি বলছেন সুরা আনকাবুতের শেষ আয়াতে অল্লাদিনা যা হাবু ফিনা লানা শুভ না যারা আমার রাস্তায় চলার ব্যাপারে মুজাহাদা করবে মেহনত চালাবে সচেষ্ট হবে অটল অভিযোগ থাকার মতো নিয়ে করে নেবে সংকল্প করবে আল্লাহ বলছেন সুবুলানা আমি তাকে আমার রাস্তায় টেনে নেব আল্লাহ রাস্তায় চলার ব্যাপারে আপনি একটা মন মানসিকতা তৈরি করে নিন আল্লাহ আপনাকে টেনে নেবেন রমজান মাসে রোজা রাখবো সিয়াম পালন করবো যেমনটা আপনি নিয়োগ করেছেন আল্লাহ আপনাকে টেনে নিয়েছেন করিয়ে নিয়েছেন আর রমজানের পরে আপনি আপনার ইচ্ছা থাকে না আল্লাহ জানেন না আপনি চান না আল্লাহ জানেন না আর হাদিসে কুচি একটা পেশ করলাম যেটা সহি বুখারিতে হিসাবে আল্লাহ রাবুল আলমিন বলছেন আনা ইন্দা দানে আবদিবি আনা মানো ইন্দা দেখালেনি আমি আমার বান্দার ধারণার পাশে থাকি সেই বুখারির হাদিস এটা আমি আমার বান্দার ধারণার পাশে থাকি আনা মা হয়ে যা দাকালানি বান্দা যখন আমাকে স্মরণ করে আমি বান্দার সাথেই থাকি ইদা দাকালানি বেনাচ্ছি সে দাকাত বেনাচ্ছি বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমি বান্দাকে মনে মনে স্মরণ করি ইদা দাকালানি পি মালাই দাকাত হুবি মালাই খাই বিন হোম যখন কোনো মজলিসে বসে বান্দা আমাকে স্মরণ করে আমি ফেরত তার মজলিস সুন্দর মজলিস কায়েম করে বান্দাকে আমি স্মরণ করি ওই তাকারাবা এলাইয়া শিবরান তাকারাবতে এলাইয়া দেরা বান্দা দিদি আমার দিকে এক বিঘত আগিয়ে আসে আমি তার দিকে এক মা আগিয়ে এক হাত আগিয়ে যায় ওই তাকারাবা এলাইয়া জেরান তাকারাবতে এলাইয়া মা বান্দা যদি এক হাত আগায় আমি এক মা আগিয়ে যাই ওই আতানি ইয়ামছি আতাই তো হার বলাচান বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি দূরে গিয়ে বান্দাকে স্বাগতম জানাই ভাই সকল তো আপনি বলছেন মাহে রমাদান আল্লাহ তৌফিক দেয় তাই তো নামাজ পড়ি আল্লাহ তৌফিক দেয় না তাই পড়ি না এটা বলা কত ভুল আছে আল্লাহ বলছে বান্দা তুই ভালো ধারণা রাখবি ধারণা রাখবি তো ধারণার পাশে আমি থাকবো আমার পথে চলার ব্যাপার তো মন মানসিকতা তৈরি করে নিবি আমি তোরা ট্রেনে নেবো বুঝতে পারলেন কি পারলেন না মন মানসিকতা তৈরি করবেন আল্লাহ আপনাকে ট্রেনে নেবেন তাই জাভেদ রাজাভাবে বলছে এত কষ্ট করে আমরা সলাদকে আদায় করেছি আর আমরা মনোরম পরিবেশ সব সত্ত্বেও সলাদ জীব হয়ে থাকি আর একটা হাদিস বলে আমি আমার প্রসঙ্গ সিয়ামের দিকে যাচ্ছি জীবনের শেষ মুহূর্তে শেষ সময়ে রসদুল্লাহ সাল্লাম সলাদ আদায় করছেন কিভাবে তিন দিন অসুস্থ হয়েছিলেন তিন দিন অসুস্থ হয়েছিলেন সেই তিন দিনের অসুস্থ অবস্থায় আবাকা সিদ্দিক রাজি আল্লাহ আহ অনুমতি পেয়ে ইমামতি করছেন অনুমতি পেয়ে তিনি ইমামতি করছেন ইমামের জায়গায় দাঁড়িয়ে আল্লাহ বলে নামাজ আরম্ভ করে দিয়েছেন তারপরে রসুল্লাহ দাদা বলছেন না আমার জীবনে যদি শেষ ফলাফ পায় তাহলে আমি জামাতের সাথে এটা আদায় করব তিনবার পরপর উদু করলে অজ্ঞান হয়ে পড়ে গেলে ওনার সেবার জন্য আসলে আবার কাছে এই আব্বাস এবং আলী রাজি আল্লাহ আনহ চাচা তো ভাই বা সময় আলী কাছে আছে চাচা যান আব্বাস কাছে আছেন ওনারা দুজনে বলছেন আপনি তো পরপর তিনবার চেষ্টা করলেন জামাতে যাওয়ার জন্য পারলেন না আমাদের কাদের উপরে ভর করুন কালের উপরে ভর করুন জামাতে যদি যেতে চান চলুন আমরা ধরে ধরে নিয়ে গিয়ে আপনাকে আল্লাহ থেকে পাশে বসিয়ে দেবো রসল্লাহ তাই করলেন দুজনে কালের উপরে বাহু রেখে দিয়েছেন মায়েশা সাথে আল্লাহ বয়ান দিয়েছেন উনি বলেছেন আমি দেখছি রিজ লাহ দাগ টানা দুটো পা মেঝেতে দাগ টেনে পাশে এইভাবে উঠিয়ে উঠিয়ে যেতে পারছে না পা ছেঁচড়ে দিয়েছে গিয়ে আবকাশের দিকে পাশে বসলেন বসে সলাটা আদায় করলেন আল্লাহ আকবর সুবাহ আল্লাহ শেষ মুহূর্তে রসুল্লাহ ছেড়ে গিয়ে জামাতে হাজির হয়েছেন সারাটা জীবন কোনো অর্থের নামাজ তো কাজা নয় যদি কোনো সময় নামাজ কাজা হয়ে গেছে ঘুরে নিয়েছেন একবার এক সময় রসুল্লাহ জামাত নামাজ কাদা হয়ে গেছিল সূর্য উঠে গেছিল আগো আমাদের পাহারাদারি কে করবে আমরা একটা একটুখানি বিশ্রাম নেব বেলা রাজে আমার বলছেন ইয়া রসুল্লাহ আপনি বিশ্রাম নিন আপনারা বিশ্রাম নিন আমি পাহাড়দারিতে আছি বাস উটের পিঠে ঠেস দিয়ে কুকুর দিকে মুখ করে সোহান আল্লাহ সোহান তসবিতে আলিম করেছেন শয়তান ঘুম পাড়িয়ে দিয়েছেন যারা বা ধর্ম শামস শামস মানে সূর্য হয় শামস মানে রোদ হয় ইংরেজিতে যেমন do not run in the sun রোদে তরাতরি করে সান মানে সূর্য সান মানে রোদ দ্বিতীয় তাই শামস মানে সূর্য হয় শামস মানে রোদ সূর্য হয় শামস মানে রোদ হয় জারাবাদ হোমর শামস সকলে ঘুমিয়ে আছেন রোদের ছটা রোদের আলো তাদের মুখে এসে পড়েছে সর্বপ্রথম রাসুল্লাহ জেগে গেলেন জায়গা কোনো জ্বালিয়ে বেলা তুমি যে বলেছিলে জাগিয়ে দেবো জাগিয়ে দেবো তো তুমি ঘুমিয়ে গেছো আদান দাও আমাদের জাগিয়ে দাওনি বেলার মধ্যে জি শয়তান ঘুম পাড়ি দিয়েছে রসুল্লাহ বলে চলো এখান থেকে সবার একটু হঠাৎ অন্য উপত্যকায় গিয়ে আমরা সলাটা আদায় করবো সেখানে আদা একামত হইল জামাত করে নামাজ হইল সেটা ফজরের ফজরের নামাজ ছিল ফজরের নামাজ সূর্য উঠে যাওয়ার পরে রসুল্লাহ সেই পাহাড়ে পদদেশে সলাদকে আদায় করলেন এরকম খান্দাকের যুদ্ধের সময় কয়েক পক্ষে নামাজ কাদা হয়েছিল তাছাড়া রসুল্লাহ নামাজ জীবনে কাদা হয় নাই খান্দাকের যুদ্ধের সময় কয়েক পক্ষ আর ওই একবার একবার এক সময় ঘুমিয়ে গিয়েছিলেন পাঁচ অক্ষের নামাজ শুধু যে রসুল্লাহ আদায় করতেন তা না ছয় অক্ষের নামাজ রসুল্লাহ আদায় করতেন ছয় অক্ষের নামাজ রসুলের জন্য মাছ ছিল জরুরি ছিল অপরিহার্য ছিল পাঁচ অক্ষের ফরজ নামাজ আর এক অক্ষের সাহায্যের নামাজ ফাতাহাজ দিন না ফেলা তোমরা ওটা রসুল্লাহ জন্য ওয়াজিব ছিল তো তিনি তাহাজুদের নামাজ এক ঘন্টা আধ ঘন্টায় সেরে নিতেন এমনটা না চার পাঁচ ঘন্টা ধরে তাহাজুদের নামাজ আদায় করতেন তাওয়ার নামাজ মা হোক হাদিস শব্দ এসেছে তাওয়ার রামাজ তাজমা হোক চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আছেন সলাতে নামাতে পা খুলে গেছে জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করেছেন কেন রসুল এত আপনার সলাপ নামাজ আপনার যোগ গোনা তো আল্লাহ জীবনে সব মাফ করে দিয়েছেন অ্যাজ এ ম্যান যদি কিছু ভুল হয়ে যায় আল্লাহ মাফ করে দিয়েছে অথচ আপনি পা ফুলিয়ে দিয়েছেন নামাজ করে রসুল্লাহ ছোট্ট করে যে জবাবটা দিয়েছিলেন সেটা কি ছিল আফালা এখনো আফদান শাকুরা আফালা এখনো আফদান শাকুরা আমি কি আল্লাহ শুকুর পূজা কৃতজ্ঞ বান্ধব হবে না আল্লাহর সুক্রিয়া আদায়ের নিমিত্তে এবাদত হায় সকল আল্লাহ রবুল আলমিন আমাদের এত সুন্দর নিয়ামত দিয়েছেন এত সুন্দর নিয়ামত দিয়েছেন হ্যাঁ নিজের বডি থেকে আপনি তাকিয়ে দেখুন আহার পানাহারের জন্য কত দ্রব্য দিয়েছেন কত সামান দিয়েছেন এর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করতে হয় না আমাদের তাই আল্লাহ কাছে খুব খুব করে মাহের রমাজান আমরা খুব চেয়ে নেবো আল্লাহ এই মাহের রমাজানে জন্য সিয়াম পালন করছি এরকমটা বাকি এগারো মাস এই ট্রেনিং এই প্রশিক্ষণ আমরা কাটাইতে পারি এমনটা আল্লাহ কাছে তৌফিক চাইবো আল্লাহ অবশ্যই আমাদেরকে সে তৌফিক দেবে ভাই সকল তাই বলছিলাম সারা ফুলের চালা পাওয়ার মাধ্যম এক হাদিসে রসুল্লাহ বলছেন মান লাম ইয়াসালিল্লাহ ইয়াকদাম আলাহি মান লাম ইয়াসালিল্লাহ ইয়াকদাম আলাইহি যদি কেউ আল্লাহর কাছে না চান আল্লাহ রাগান্বিত হবে মানুষের কাছে বারবার চাইলেন মানুষ রাগান্বিত হবেন বিরক্ত হবেন আল্লাহ কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হবেন চাওয়া পাওয়ার মাধ্যমে যে সলাপ আমরা সলাপ পাঁচক অবশ্যই আদায় করে দেবো তারপরে গুরু ভাগ চেপে গেছে সিয়ামে সুস্থতা সবলতা আছে সুস্থ সবল অবস্থায় যদি কেউ রমাদান মাসে একটা সিয়ামকে কেউ খামটা ছেড়ে দেয় তো সারা জীবন যদি সে একদিনের খেসারতের জন্য রোজা রাখে বা সিয়াম পালন করে একদিনের খেসার ক্ষতিপূরণ সে আদায় দিতে পারবে না একদিন শরীরে উজুর ছাড়া যে সরলপথ পত্রিকা জেনে থাকে এখানে বোখারিতে হাতি চেনে তাহলে আন্ডারলাইন করলাম এইটা আমি বলছি যে ইমাম বুখারি হাদিসটা আবহাওয়া থেকে বর্ণিত নিয়ে এসেছেন অকারণে শরীয়তে উজুর ছাড়া ছড়িয়ে উজু করছে কি আপনি অসুস্থ আছেন মেয়েদের হয়তো রক্তস্রাব হয়ে যাবে আর কিছু আর কিছু আর কিছু সুস্থতা আছে সবলতা আছে ভূত দূরান্তরে সফর নয় আপনি অসুস্থ নন সুস্থ সবল অবস্থায় একটা সিয়ামকে একটা রোজাকে আপনি হওয়ার কারণে কামকা ছেড়ে দিলেন তো একদিনের ক্ষতিপূরণ খেসারত হিসাবে আপনি সারা জীবন যদি রোজা রাখেন ওই একদিনের খেসারত ক্ষতিপূরণ আপনি আদায় করতে পারবেন না এটা ইমাম বুখারি আবহাওয়া থেকে বর্ণিত আদিষ্টা এবং বুখারি এনেছেন ভাই সকল তো সিয়ামের গুরুত্ব সম্পর্কে শুরুতে একটা হাদিস পেশ করেছে আবহাওয়া থেকে বর্ণিত রসুল হোসেন বলছেন মানসামা রামাজানা ইমান হেতে সাবা গুফের আলহ মাতা কাদামা বিন মানুষ আমার রামাজানা ইমান হেতে সাবা গুফের আলহ মাতা কাদামা বিন জাম্বি পূর্ণ ইমানের সাথে নেকিরার সাথে মাহে রামাজানে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ আমাদের জীবনের সাগেরা কোনো সব মাফ করে দেবো বলে শুধু যে সিয়ামের সাগেরা কোনো মাফ হয় তা হয় না আরো কিছু কিছু এমন আমল আছে ছোট্ট আমল আপনি সেটা করবেন আদি সেই সাথে সেই আদিন আব্দুল আব্দুল আব্দুল হামিদ মাদানি দোয়া দিকে বই আপনি কথাগুলো পাবেন আমাদের বর্ধমান জেলা প্রখ্যাত আরেন সব থেকে বড় টপ র্যাঙ্কের আরেন সৌদিতে তিনি থাকছেন ওনার একটা বই আছে দোয়া থেকে সেটাতে আপনি কথাগুলো পাবেন আপনি খাওয়ার সময় একটা ছোট্ট দোয়া আছে দোয়াটা আপনি করবেন আপনার সাগিরাগুলো সব মাফ হয়ে যাবে কাপড় করার সময় ছোট্ট একটা দোয়া আছে ওটা আপনি করবেন সব গোনা মাফ হয়ে যাবে সেটা কি আলহামদুলিল্লাহ কাতা নিয়ে কাতানি অরাজা তা নিয়ে মিন ভাই হাউলি মিনি ওরা দোয়া ওফের আল্লাহ মাতা খাতামা মিন তাবি মাহের আমাদের রোজা রাখলে যেমন সাগিরাগুলো সব মাফ হয়ে যায় কাপড় পরার সময় আপনি ছোট্ট দোয়াটা বললেন আলহামদুলিল্লাহ এটাতে কাসানি হাজা নিহি মিন ভাই হাউলিন মিনিওয়ালা পোয়া কুয়া আমার টাকা তোমার মিন জাম্বি গোনা মাফ হয়ে গেল খাওয়ার পরে হ্যাঁ আহারাদির পরে খাবার খাওয়ার পরে আপনি বলেন আলহামদুলিল্লাহ যে আতামানি হাজা নিহি মিন ভাই হাউলিন মিন ওয়ালা পোয়া এই দোয়াটা আপনি খাওয়ার পরে বলবেন আর গুফের আলহামা টাকা তোমার মিন জাম্বি আপনার সাকিরা গোলা মাফ হয়ে যাবে ভাই সকল তো এই সিয়াম এর গুরুত্ব আমরা এ থেকে বুঝতে পারলাম অকারণে খা একটা ছেড়ে দিলে সারা জীবন তার খেসারত আমি আদায় করতে পারবো না সারা জীবন রোজা রেখে তার খেসারত আমি আদায় করতে পারবো না সেটার ক্ষতিপূরণ হবে না আর আল্লাহ বললেন মান শাহেদ আমিন কুমো সব হারিয়া সুমো মান শাহেদ আমিন কুমো সার হারিয়া সুমো এ মা পেয়ে নিয়ে অবশ্যই তোমাদের রোজা রাখতে হবে ভাই সিয়ামের গুরুত্ব এ থেকে আমরা বুঝতে পারছি তো সিয়াম আমাদের পালন করতে হবে কেমনভাবে দুটো হাতির প্রতি খুব খেয়াল করে শুনবেন আমরা সিয়ামে আছি কিন্তু সিয়ামে আছি সিয়াম আমার বেকার হয়ে দিয়েছে আমার সিয়াম বেকার হয়ে গেছে আমি তাহার সাথে নামাজ পড়ছি নামাজ আমার বেকার হয়ে গেছে তা যেন না হয় রসুল্লাহ কি বললেন কামিন কায়েমিন কামিন কত রোজাদার এমন আছে রোজারিকে তার ভোগ পেয়াসে থাকাই হয় নাকি সে কিছুই পায় না আবার কত রাত থেকে নামাজ পড়া এমন আছে রাত থেকে তাদের নামাজ পড়াই পায় নাকি কিছু পায় না এটা কেন বললেন কামিন সয়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ কামিন সয়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহু তুমি রোজা রেখে আছো ভোগ পিয়াস ভোগে পিয়াসে থাকা হবে নাকি তুমি কিছু পাবে না রাত জেগে নামাজ পড়ছো নাকি কিছুই পাবে না কেন এটা এই জন্যই যদি আমার লোক দেখানো নামাজ হয় আর লোক দেখানো রোজা যদি হয় মানুষকে দেখানো জানানো বোঝানোর জন্য যদি আমি রোজা রেখেছি তাহলে আমি কিছুই বিনিময় পাবো না মানুষ আল্লাহ ইউরাই ফাঁকা দাস রাখা মানুষ আমার ইউরাই ফাঁকা দাস রাখা মানুষ আসার টাকা ইউরাই ফাঁকা দাস রাখা মানুষকে জানানো বোঝানোর জন্য নামাজ শিখ মানুষকে জানানো বোঝানোর জন্য রোজা শিখ মানুষকে জানানো বোঝানোর জন্য দান ফেরাত শিখ কথাবার্তায় আচার আচরণের মাধ্যমে আকার বোঝাইতে চাইবো না যে আমি সে আমি আছি কথাবার্তায় আসার আচরণের মাধ্যমে কাউকে বোঝাইতে চাইবো না যে তাহাজ করি বেশ কিছুদিন থেকে ঘুরছি প্রথম রোজা থেকে ঘুরে বেড়াইছি আজ আপনাদের এখানে এসে এসেছি তো তিন কি চার চার রমজানের তিন তারিখ কি চার তারিখ হবে আমাদের ওদিকে একটা গ্রাম আমাদের গ্রামটার নাম সাকোনা একটা ছেলে বয়স্ক ব্যক্তি তার বয়স সত্য বাধ্য হবে ওই বয়স্ক মানে তুমি তো ভাই যাদব নামাজ পড়ে পালিয়ে দাও এসব নামাজ পড়ে পালিয়ে দাও তুমি তারাবি আমাদের সাথে করো না তখন সে শব্দটা বাক্যটা পাঁচবার বললেন ওরে রাতে উঠে আমি সাহায্য করি ওরে রাতে উঠে আমি সাহায্য করি ওরে রাতে উঠে আমি সাহায্য করি এই পাঁচবার আমি বললাম বসে বসে আসল পরে বসে আছি অনেক লোক বসে আছে একজন বলিয়ে দিল গ্রাম সম্পর্কে দাদু নাকি জানি না দাদু তুমি পালিয়ে দাও এসার নামাজ পড়ে সাহায্য তারাবি তুমি করো না একবার বললেন তুমি জনৈক ব্যক্তি পাঁচবার বললেন রাতে উঠে আমি সাহায্য করি রাতে উঠে আমি সাহায্য করি রাতে উঠে আমি সাহায্য করি क्या জরুরি তোমাকে পাঁচবার पांच बार का कहने की ہاں میں چلا جاتا ہوں معمر ہو گیا ہوں اسے نہیں بن پاتا ہے تارا بھی اللہ تو جانتا ہے جس کے لیے میں سولہ دادا کرتا ہوں تو جانتا ہے اور جو جس کے لیے کرتا ہوں وہ جاننے بس کافی ہے لیکن انہوں نے پانچ مرتبہ پر کہا میں رات کو تعجب کرتا ہوں رات کو تعجب کرتا ہوں رات کا تحجر کرتا ہوں تبھی تو اللہ رسول نے کہا دیا کام ان سال کام سوائے میں لائے چالا روزہ ناموں والا سے چھ پائے نا روزہ کیا تو بھوکے پیا سے আমাদের ওখানে আলহামদুলিল্লাহ এই পূর্বস্থলী থানা বর্তমান জেলায় পূর্বস্থলী থানা বলে একটা পূর্বস্থলী বলে একটা থানা বলে একটা থানা আছে ওই বেল্টে পূর্বস্থলী থানাতে একটা গ্রাম গ্রামটার নাম বাবুইটাকা কাটোয়া থেকে ব্যান্ডের লাইনে লক্ষ্মীপুর স্টেশনে নামতে হয় আমার মাসা থেকে ছয় কিলোমিটার দূরে গ্রামটা দুজন পাঁচজন হইতে হইতে দশজন সহি যায় এসে গেছে তারা বলছে জি আমাদের জোরে আমিন বলছে আমাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে আমরা কি করবো নামাজ কোথায় পড়বো আল্লাহ নামাজ তোমরা মসজিদে যখন পড়তে পেরেছিল গাছতলায় বাসতলা যে ঘরে যেখানে পানি পড়ো এইভাবে হইতে হইতে বিশজন হয়ে গেছে তারপর ওরা করেছে কি একটা নামাজ পড়ার জন্য পাটকাঠি বেড়া দিয়ে খেলা দিয়ে একটা মসজিদ করে নিয়েছে তারপর আমরা কেরালা থেকে বা আশপাশ থেকে টাকা কালেকশন করে মসজিদ আমরা আরম্ভ করে দিয়েছি লিংটন পর্যন্ত উঠে গেছে ওইখানে রমজান মাসে একটা তালেবে দিয়ে দিয়েছি তাদের নামাজের জন্য বাকি সময়টা জুমার দায়িত্ব আমি আছি ওরা করে নেয় আমি জুমাতে না দিতে পারি কাউকে পাঠিয়ে দিই ঈদের নামাজের সময় আমি এসেছি গত রমাদানে গত রমাদানে ঈদ পড়িয়ে দেওয়ার পর স্টেশনে বসে আছি এগারোটার সময় এক ব্যক্তি মাথায় চুল আছে তার পঞ্চাশ হবে কালো কুচকুচের চুল অনেক রং মারা চুল দাড়ি খেয়েছে সাদা করে সাপ্পান সাপ্পা দাড়ি কাঁচা বা হাতে সিগারেটে টান মারছে আর ডাল হাতে চা খেয়েছে প্যান্টটা মাসাল্লাহ একবার ধুলো ধুলো ধুলোতে ধুলো জমা করছে এমনটা অবস্থা সে চা খাঁচার বলছে আজ এক মাস পরে চা খাচ্ছি এক মাস পরে চা খাচ্ছি তার সাথে সঙ্গে যারা আছে তুই দাঁড়িয়ে ছিটিয়ে এক মাস পর চা খাবি তো রোদে চা খাবি হ্যাঁ কথাটা পাঁচ থেকে সাতবার বললো এক মাস পর চা খাচ্ছি এক মাস পর চা খাচ্ছি তো সে জানাইতে চান যে আমরা রোজা রেখেছিলাম আমার সাথীগুলোকে রোজা রাখে না তোরা তো রোজা রাখি না আমি রোজাতে ছিলাম গত বছর ঈদের দিনের দিনে বাস ঈদের পরের দিনে মাস্টার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকি কালেকশন একটু করতেই হয় লাভপুতলা বীরভূমে একটা গ্রামে গেছে জনকে ব্যক্তি ঈদের পরের দিন সে বলছে ও এক মাস রোজা রাখার মধ্যে গায়ে রোদ কি লাগছে বয়স কতটা হবে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স ঘটে সাদা দাড়ি সাদা চুল এক মাস রোজা রাখার পর গায়ে রোদ কি লাগছে গো এক মাস রোজা রাখার পর গায়ে রোদ লাগছে গো এরকম তিনবার কথাটা বললেন তারপর বলছেন এক মাস রোজা রেখে কিচ্ছু করি না শুধু মসজিদে পড়ে থেকেছি আর বৈকাবেলা একবার আদার জমিটা গেছি আদার জমিটা দেখতে গেছি আর এক মাস রোজা রেখে মসজিদে পড়ে থেকেছি এক মাস রোজা রেখে কিচ্ছু করি না এবং কথাটা পাঁচ পাঁচ ছবার বললেন আমি তোমার সেই ভাইটাকে বললাম ভাই আমরা না আগে হাদিস আমরা না হাতিদের মানুষ বয়স হয়ে গেছে দল গ্রামে এক ঘর হানাপি নাই মাদার পঞ্চিনে সব আগে হাদিস আর আপনার এতটা বয়স হয়ে গেছে আর আপনি কথাটা পাঁচ সাতবার বললেন রোজা রেখে গায়ে ভরকে লাগছিল একবার রোজা রেখে গায়ে ভরকে লাগছি একবার রোজা রেখে কিছু করি না কিন্তু মসজিদে পড়ে থেকেছি একবার রোজা রেখে কিছু করি না মসজিদে পড়ে থেকেছি তার মানে আমি বলবো আলাউদ্দিনকে আপনি জানাইতে চাইছেন যে আমি এতটা বয়স হয়ে গেছে তাকে আছে রোজা আমি রেখেছিলাম রোজা আমি রেখেছিলাম শুনুন তাহলে লক্ষ্মীপুর স্টেশনে দাঁড়িয়ে আছি একজনের মুখ থেকে এরকম একটা কথা পেলাম তারা না হচ্ছে দিন শরীয়ত তো বোঝে না কবর মজা তারা জানে না কি মনে হয়েছে লৌকিকতা হোক বা সামাজিকতা হোক লোকের দোষে পড়ে না কি জানি না সে হয়তো চা খাচ্ছিলেন সে একটা টান মারছিলেন কথাটা বলছিলেন তার জন্য হয়তো এটা সবনীয় হলেও হতে পারে কিন্তু আমরা আলাদিসের ঘরের বাচ্চা আলাদিস ঘরের বার্তা বয়স্ক খুবই মানুষ আর আপনি বলছেন একবার রোজা কিছু করি না একবার রোজা কিছু মসজিদে পড়েছিলেন মসজিদ পড়েছিলেন মসজিদ আমার জন্য ছিলেন মসজিদে পড়েছিলেন আমার জন্য যে আপনি আমাকে শোনাইছেন যার জন্য রোজা রেখেছেন যার জন্য সলাপ আদায় করেছেন সে যে নিয়েছে যথেষ্ট ওই জন্য রসুল্লাহ বললেন কামিন সাল কত রোজাদার এমন আছে যে রোজা রেখে ঢোকে পিয়াসে থাকে বিনিময় কিচ্ছু পায় না আপনাদের মতো লোক হয়তো সেই সেই ধমকে শিকার হবেন আমি বললাম আপনি কথাটা বুঝতে পেরেছেন কি পেরেন পারেন না রোজা রেখেছিলাম কিছু করি না কিছু করে একবার রোজা রেখেছিলাম মসজিদে পড়েছিলেন এসব গাইছেন কেন বলছেন কেন আল্লাহর আমাদের দশ সালে হজ করার সৌভাগ্য হয়েছিল দশ সালে হজ করার সৌভাগ্য হয়েছিল হজ করতে গেছি আসছি এসে ঘরে সাতজন ছিলাম এসে বলছে আমি এতবার তফ করলাম ও বলছে আমি এতবার তফ করলাম ও বলছে আমি এতবার তফ করলাম ভাই আমাকে শোনাইছেন কেন ওকে শোনাইছেন কেন যার জন্য তফটা করেছেন সে তো দেখে নিয়েছে আর এসে যে বয়ান করছেন তারপরে হল থেকে বাড়ি ফিরবেন কাছে গিয়ে বলবেন হুম আমার সাথে অমুক সে তো ঘরে পড়িয়েই থাকতো আর আমি প্রত্যেক দিন তফের জন্য মোটামুটি দুশো বার তফ করেছি দেড়শো বার তফ করেছি গল্প করবেন একদিন নেকি পাবেন না এসব ইয়াকারি হয়ে যাবে অন্ডামি হয়ে যাবে খুব সাবধান হ্যাঁ আমি হাত করে এসেছি আমি হাতি আমি হাতি আমি হাতি করবেন না এতবার তপ করেছি এতবার তপ করেছি এতবার তপ করে এলাম এভাবে সাথীতে শোনাবেন না বাস করছেন আসছেন তালাত করছেন তপ করছেন জিজ্ঞেস আসছেন যাই করছেন সে দেখে নিচ্ছে বা সেটা যথেষ্ট একটু ব্যর্থ করবেন কথাবার্তা আমি তাই বলি কথাবার্তা আচার আচরণের মাধ্যমে আমি যদি কাউকে জানাইতে বোঝাতে চাই যে আমি রোজাদার বটি তাহলে এটা আবার শিল্প হয়ে যাবে বিনিময় কিছু পাবো না যেমন উদাহরণস্বরূপ বলে বলে থাকে একটা বাচ্চা বলছে আরে তুই ঘরে ভাত খেতে পারি আমি তো ঘরে ভাত খেতে পারি না মা যদি একটু মাছ ছেড়ে দেয় একটু মাছ যদি সানা করে দেয় তুই ভাত খেতে পারি না পাই না কেউ কেউ বলছে তারপরে এই রোজা রেখে তোর মুখে থুতো আসে আমি রোজা রাখলে কেন মানে তো থুতো আসে বলছি ফচ করে থুতো ফেলছে বলছি রোজা রাখলে কেন থুতো আসে বলছি কি এইভাবে সঙ্গে সাথীদের বলছে তারপরে হুম না আমের তিনি বলছেন মা লা ওহতে সব সাউবাকু অবস্থা এমন রোজা অবস্থা রসুল্লাহ দিনে যে কতবার তাপন করছে ওটা আমার হিসাবের বাইরে ছিল রোজা অবস্থায় রসগোল্লা দিনে যে কতবার দাপন করতেন ওটা আমার হিসাবে বাইরে ছিল কতবার দাপন করতেন ঘুম থেকে উঠে দাপন করতেন জহরে দাপন আসরে দাপন এসাতে দাপন ফজরে দাপন দিনে একটু ঘুমিয়েছেন ঘুম থেকে উঠে তখন দাপন মহু মহু দাপন আমরা সারাদিন দাপন করলাম না এক ঘন্টা কি পয়লা এক ঘন্টা বেলা আছে এত একটা জিমের ডাব ভেঙে নিয়েছি আপনাদের এখানে জানি না আমাদের পাড়াগায় গাড়িটা হয় পাড়ায় একটা দিন দাঁতন করলাম দাঁতন একটা ভেঙে নে আমি উত্তর পাড়া বা দক্ষিণ পাড়া বা মোল্লা পাড়া মোল্লা পাড়া বা মনীষ পাড়া ছেলে কিরে বেটা রোজা রেখেছি নাকি হাগো আসা আগসের পাঁচটা করে ছেড়ে দিয়েছে পারি না এবছর দু আগর যেন শেষ পর্যন্ত ঠেলতে পারি রে বাবা আল্লাহ তোকে তো ঠিক দেয় আবার দক্ষিণ পাড়া চলে গেল ওই বারো বছর নাই চোদ্দ বছর ছেলে হ্যাঁ দাপন পেয়েছে কিরে বেটা দাপন রোজা রেখেছি কিরে বেটা রোজা রেখেছি হাগো চাচা কত বছর ষাটটা করে পারি না এবার দু আগর যেন পারি তার মানে জানাতে চাইছে আমি রোজা রেখেছি দাপন করছি এইভাবে হবে কি রসুল তো ওই জন্যই বললেন কামিন সয়ামি তাই তারা সিয়ামি এটা জমাও কত রোজাদার এমন আছে যে বুকে পেয়াসে থাকা হলো বিনিময়ে কিছু পাবেন ভাই সকল সিয়ামের গুরুত্ব চরম সিয়ামের গুরুত্ব অপরিসীম হুম জান্নাতের একটা দরজা আছে যা সাতটা দরজার মধ্যে জান্নাতের কটা দরজা কুচিহাত লাহু আবহাওয়া জান্নাতের থামানে আটটা দরজা অধুর পরে একটা দোয়া আছে জাহান্নামের দরজা হচ্ছে সাতটা আর জান্নাতের দরজা আটটা অধুর পরে একটা দরজা দোয়া আছে আশহাদু আল্লাহ লা এই আপনি আটটাতে আটটা দরজা তার জন্য মুক্ত হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে ওই আটটা দরজার মধ্যে আটটা দরজার নাম হচ্ছে রায়ান রায়াম বলে একটা দরজা আছে সেই রায়াম দরজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে কেবলমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে হাই সকল তো সেই দরজা দিয়ে প্রবেশ করার সৌভাগ্য হবে যারা রোজাদার হবে তাদের সৌভাগ্য হবে সেই দরজায় প্রবেশ করতে পারবে রমাদানের গুরুত্ব অপরিসীম তাই আমরা সুস্থতা সবলতা যদি থেকে থাকে আর রমাদানের সিয়াম যদি আমরা পালন না করি কঠিন গুণাগার হব কঠিন গুণাগার হব কঠিন গোনাগার হবে সিয়াম আমরা অবশ্যই পালন করে থাকবো সিয়াম সম্পর্কে রসুল্লাহ যখন উদ্বুদ্ধ করছেন আর পাঁচ থেকে সাত দিনে সিয়াম সম্পর্কে কথা বলবো তারপরে আপনাদের কিছু পূর্ণ করা থাকলে করবেন শ্যাম সম্পর্কে রসুল্লাহ খোপা দিয়েছেন সাহাবাদেরকে মান সামায়ামান ফি সাবিল্লাহ বাদ আল্লাহ আজহু খালিফা মান সামায়ামান ফি সাবিল্লাহ বাদ আল্লাহ আজহু নার খালিফা যদি কেউ একটা দিন আল্লাহ সন্তুষ্ট জন্য রোজা রাখে আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে রাখবেন তত দূরে রাখবেন সত্য বছরের রাস্তা যতদূর অশ্বরহীন ঘোড়ার উপরে চড়ে এক ব্যক্তি চলছে घोड़े पर सवार होकर एक आदमी चलता है सत्तर साल चला सत्तर साल चला जितनी दूर चलेगा अल्लाह रब्बुल आलमीन सायम को रोजा रखने वाले को जहन्नम से उतनी दूर रखेगा সত্য বছরের রাস্তা যত দূর আর এক হাদিসে রসুল্লাহ বলছেন যা আল্লাহ বাইন বাইন খান দেখেন কেমন বাইন আইওয়ালা আল্লাহ রব্বুল আলমী তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করে দেবেন দূরত্ব পয়দা করে দেবেন দূরি পয়দা কার দেখা আসমান আর জমিনকে আন্দাজ যেখানে দূরি হ্যাঁ আসমান জমিনের মাঝে যতটা দূরত্ব আছে একটা নকল রোজা যদি কেউ আল্লাহ রাস্তে আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে আল্লাহ জাহান্নাম থেকে সেই ব্যক্তিকে আসমান জমিনে যত দূরত্ব ততই দূরে রাখবেন একটা নকলের ফজিল যদি এত হয় তাহলে ফরজের বিনিময় মূল্য কত হতে পারে রসুল্লাহ সাল্লাহাম যখন এইভাবে বয়ান দিচ্ছেন সাহবাহিক তারা এত অনুপ্রাণিত হলেন এত অনুপ্রাণিত হলেন এত অনুপ্রাণিত হলেন এত মূল্যবান তিনি রোজা তা তো রোজা থাকবো রোজা ছাড়বো না শ্যাম ছাড়বো শ্যাম ছাড়বো না শ্যাম ছাড়বো না শ্যামে থাকবো ভদ্রপরিকর দৃঢ় সংকল্প তারা করে নিয়েছে আর সত্যি রোজা থেকেও গেছে খবর পেয়ে গেলেন আব্দুল্লাহ বিন আমার বিন আহাদ বলে আমার একজন সাহাবি সে প্রত্যেক দিন রোজা থাকে বাস সাহাবারা জমি বসে আছে রসুল্লাহ জিজ্ঞেস করছেন আলাম খোবা আন্নাকা তাকুমুল্লাহ না আবদুল্লাহ আমি কি খবর পাই নাই যে তুমি প্রত্যেক রাতে নামাজ পড়ো আর প্রত্যেক দিন তুমি রোজা রাখো প্রত্যেক দিনে তুমি রোজা রাখো আর প্রত্যেক রাতে নামাজ পড়ো আলাম ও খবর क्या मुझे खबर नहीं मिली तो बोला या रसूल अल्लाह अब्दुल बिन आमर बिन आस ने फरमाया या रसूल अल्लाह आपने जो सुना है बिल्कुल सही बात है मैं रोजाना रोजा से रहता हूँ रोजाना रोजा रहता हूँ और हर रात सब बजे सभ्यदारी करता हूँ हर रात को मैं नमाज पढ़ता हूँ रसूल अकराम ने छोटी सी बात कहा दिया लास्वामा मानसामा कहा যে প্রত্যেক দিন রোজা থাকবে প্রত্যেক দিন যে রোজা থাকবে সে কিছু বিনিময় পাবে না মোটেই সে বিনিময় পাবে না তার সব বেকার হয়ে যাবে আবদুল্লাহ বিন আমর বিন হাস কিন্তু ভেঙে পড়লেন প্রত্যেক দিন রোজা থাকলে কিছু বিনিময় পাবে না তিনি ভেঙে পড়লেন রসুল্লাহ বলছেন আবদুল্লাহ ভেঙে পড়ছো কেন ভেঙে পড়া কি আছে সালাসত আমি মিনকুলে শাহ প্রত্যেক মাসে তিনটি করে তুমি রোজা রাখবে গোটা মাস রোজার নিয়ে কি হবে আল্লাহ রব্বুল আছে হাসানাতে আল্লাহ আসাম বান্দা যদি তুমি একটা ভালো কাজ করো আমি তিন গুণ বদলা দেবো তিন চে রোজা তুমি প্রত্যেক মাসে রাখবে তিন দশে তিরিশ দিনে নাকি আল্লাহ রব্বুল আলমিন দেবে তিন দিন খেটে তিরিশ দিনে বেতন তিন দিন খেটে তিরিশ দিনে বেতন তিন দিন রোজা রেখে তিরিশ দিনে সব পেয়ে যাবে গোটা মাস কেন তুমি রোজা রাখবে সওয়ালে ছয়টা রোজা রাখবে রসুল্লাহ বলছে মানসামা রমাদানা তোমা হাত বা উচিত তামিন সওয়ালে কানা কাছে আমি দাহ মানসামা রমাদানা তোমা হাত বা উচিত তামিন সওয়ালে কানা কাছে আমি দাহ রাম মাসে রোজা রাখার পর সকালে ছটা রোজা যদি কেউ রেখে নেয় সারাটা বছর রোজা রাখার নেকে সে পেয়ে নেয় সুভান আল্লাহ তাহলে সওয়ালে ছটা রোজা রাখলে সে আমি রমজানের পর সওয়ালে ছটা রোজা রেখে সারা বছর রোজা রাখার নাকি প্রত্যেক মাসে তিনজন রোজা রাখে সারাটা মাস রোজা রাখার নাকি এত অল্প খেটে সারা মাস বছরে নেকি আছে তুই প্রত্যেক দিন রাখবে কেন তা করো না বিনিময় পাবে না কেন হক মেরে স্বভাব বা নেকি পাওয়া যায় না আইনে কালাই কাহা খান মানে যাসাতে কালাই কাহা খান মানে জওয়াতে কালাই কাহা খান তিনটে কারণ দর্শাইলেন রসুল তিনটে কারণ নেন চোখের হক আছে শরীরের হক আছে দিবির হক আছে তুমি প্রত্যেক রাতে নামাজ পড়ছো কোরআন পড়ছো বিবির কাছে যেছো না হক নষ্ট করছে নেকি পাবে না শরীরকে একটু খাওয়াইছো না গেঁদা कुछ नहीं देते हो सोते नहीं हो आँख को आराम नहीं देते हो চোখের আরাম দাও না শরীরকে কিছু খাবার দাও না চোখের হক মারছো শরীরের হক মারছো বিবির হক মারছো হক মেরে স্বভাব নাকি পাওয়া যায় না তখন আবদুল্লাহ বিন আমর বিন আ ভেঙে পড়লেন এত মূল্যবান জিনিস সিয়াম সেটা যদি পালন করতে চাইছি তো রসুল বলছেন কিছুই বিনিময় পাবে না ভেঙে পড়ছেন আবদুল্লাহ বিন আমর বিন আসের ভাষাটা শুনে ঠিক আছে প্রত্যেক মাসে তিনটে রোজা রাখবো সবারও রোজা রাখবো আরফা আসরা রোজা রাখবো এগুলো তো রাখবো রসুল উনি বলছেন উতিকো আখরা মিন জালিক उतीको अक्सर मिल जालिक इससे ज्यादा रोजा रखने की मैं ताकत रखता हूँ इससे ज्यादा रोजा रखने की मैं ताकत रखता हूँ उतीको अक्सर मिल जालिक इससे ज्यादा सियाम अदा करने की ताकत मुझको है রসুল্লাহ তখন বলছেন এর থেকে বেশি সিয়াম পালন করার তোমার ক্ষমতা আছে হ্যাঁ যদি থাকে কোনো পথ আমাকে বাতিল দিন এর থেকে বেশি রোজা রাখার ক্ষমতা আমার আছে কোনো পথ থাকলে আপনি বাতিল দিন রসুল্লাহ কি করবেন বলছেন তবে আবদুল্লাহ দাউদারে সেরাম প্রত্যেক মাসে পনেরো দিন খেটে আর পনেরো দিন সিয়ামে থাকতেন পনেরো দিন খেটে পনেরো দিন সিয়ামে থাকতেন তা তুমি যদি সিয়াম পালন করতেই চাও তুমি যদি অত সিয়াম পালন করতেই চাও তাহলে সৌমে দাউদি বন্ধ তুমি পালন করতে পারো সৌমে দাউদি দাউদ আলাইসালামের মতো মাসে কোনো দিন রোজা রাখার কোনো দিন হাফ আবদুল্লাহ বিন আমর বিন হাফ এই অনুমতি পেয়ে আনন্দে আটখানা মেরেছেন এই অনুমতি পেয়ে আনন্দে আটখানা গেছেন ঠিক আছে তাহলে সবে দাউদি পালন করবো চিন্তা করুন তাদের কি মানুষ মন মানসিকতা ছিল আর আমাদের কি মানসিকতা রোজা রাখছি আর পারবো না যা গরম করেছে এখন যদি বেশ কাটবে কাটবে যা গরম করেছে আর পারবে আর বেটা এক দশক গেল না অনেকটাই চলে গেল বাবা খাপামো করি না বাবা হাল ছাড়ি না বাবা পার করবে বাবা বাবা বাসা করে আমরা কাটাইছি ছাড়ি না বাবা পার করবে বাবা বাইশা সকাল সাহাবাজ কেরাম আল্লাহ তালাম তাদের কি মানসিকতা ছিল আমাদের কি মানসিকতা পাশে আমি শেষের দিকে এসে গেছি আল্লাহ রাবুল আলমিন বললেন সিয়াম তোমাদের উপরে আমি খরচ করে দিই লাল রকম তাত্তাকুন যাতে করে তোমরা সংযমী হতে পারো পরের কার মস্তকে আল্লাহ বলা ইয়ে হয়ে হয়ে যেতে পারো সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হ্যাঁ সমস্ত পাচার থেকে আমি নিজেকে বিরত রেখেছি আমি সেই জন্য বলছেন ইয়াদা আমার আলাই ইয়াদা রোজা রেখে যদি কেউ আজে বাজে কথাবার্তা কাজকর্ম বর্জন না করে আল্লাহ রব্বুল আলমী তার উপোস থাকার কোনো প্রয়োজন মনে করেন না মাল্লাম ইয়াদা কাউলা জুর বা আমার বি আলাই সালিল্লাহ হাজাতুন ফিয়া ইয়াদা হওয়া সারা সারাবাও রোজা রেখে আজে বাজে কথাবার্তা কাজকর্ম বর্জন করলাম না আল্লাহ উপোসের প্রয়োজন মনে করেন না আমার চোখ আছে শিয়ামে আমার মুখ আছে সিয়ামে হাত আছে সিয়ামে সিয়ামে বিরত থাকা সমস্ত পাপ কাজ থেকে বিরত আছে সমস্ত পাপ কাজ থেকে বিরত আছি একটা মাস প্রশিক্ষণ নিচ্ছি একটা মাস মাস্টারদের ট্রেনিং হয়তো জীবনে একবার হয়ে যায় আর্মিতে যারা যায় তাদের হয়তো ছ মাসের একবার প্রশিক্ষণ হয়ে গেল আর তাদের প্রশিক্ষণের দরকার নাই মমিন বাংলার জন্য আল্লাহ বলালেন প্রতিটি বছরে একটা মাস প্রশিক্ষণ পাঁচ দিন দশ দিন নয় একটা মাস প্রশিক্ষণ মমিনের জন্য আল্লাহ রেখেছেন কেন আমাদের চিরশত্র দুশ্মন শয়তান ইংলিশ তার ছেলাদেরকে নিয়ে আমাদেরকে লাইফিত করার জন্য প্রস্তুত আছে লাইফিত করার জন্য প্রস্তুত আছে আল্লাহ রবুল আলমে আমাদেরকে এই প্রশিক্ষণের মধ্যে থেকে বাকি এগারো মাস এই ঢঙ্গে কাটানোর একটা তালিম দিয়েছেন তালিম দিয়েছেন এইভাবে আমাদেরকে বাকি এগারো কাটাই হবে যদি শ্যাম পালন মাসে পালন করার পরে বাকি এগারো মাস এইভাবে আমি কাটাইতে পারি তবে তো আমার শ্যাম সার্থক হয়েছে নতুবা নয় হয় তাছাড়া আমার শ্যাম সার্থক হবে না তা শ্যামের কিছু নিয়ম কানুন বিধিবিধান আছে সেগুলো অবশ্যই পালন করবেন আজে বাজে কথা বাজা কাজকর্ম চলবে না বিপদ বড় নিন্দা বড় চর্চা কিন্তু শ্যাম রমজান মাসে কেন অন্য মাসে উপভোগ করবেন না বিপদ বড় নিন্দা বড় চর্চা করবেন না হাদিসে এসেছে আলহিবাদ আসতে দিনা বিপদ হলো জেনা দেখো ভয়াবহ সাবার বলছে ইয়া কাই কাইফা বিপদ আসাতে বেরো জেনা আপনি যে বলছেন বিপদ করাটা হলো জেনার থেকে ভয়াবহ কাইফা বিপদ আসাতে বেরো জেনা জেনার থেকে বিপদ করাটা ভয়াবহ কেমন করে হবে কেন ভয়াবহ আপনি বলছেন রসুল্লাহ বলছেন বাবা বাচ্চা তবে শোন একটা মানুষ জেনা করলো জেনা করার পর উল্টা অনুশোচনা যে তাই তো আমি নামাজ করি আমি এই করি ওই করি আর আমার তারা এইরকম ঘটে গেল জেনা ব্যবচার করার পর তার অনুশোচনা হয় সাথে তো করে ইস্তেফার করে আর বিবাদ তা হলো খান নাই আমি গিবত করেছি বলে যার সমালোচনা করেছি তার কাছে গিয়ে যদি ক্ষমা না চেয়ে আল্লাহ কাছে যতই বলি আল্লাহ ক্ষমা কর আল্লাহ ক্ষমা কর আল্লাহ ক্ষমা কর আমি সিরাজুদ্দিনের বিপদ করেছি আমি সিরাজের বিপদ করেছি সিরাজের বিপদ করেছি আল্লাহ তুই ক্ষমা কর আল্লাহ ক্ষমা করবে না যার বিপদ করেছি তার কাছে গিয়ে বলতে হবে ভাই তোমার আমি বিপদ করে ফেলেছি তুমি ক্ষমা করবে না কি করবে দেখো তুমি ভাই আমাকে ক্ষমা কর যদি আমাকে না ক্ষমা করো ভাই তাহলে তোমার ক্ষমা নাই কে বিপদ করার পর তার কাছে ক্ষমা চাইতে যায় তাই ওই জন্য রসুল্লাহ বলছেন আমরা গিবত করার পর তার কাছে ক্ষমা চাইতে যায় না তার মানে এটা ভয়াবহ হয়ে যায় সেই দিনে সেই ব্যক্তি আমার নেকির হকদার হয়ে যাবে সেই ব্যক্তি যারা আমি গিবত করেছে আমার নেকির হকদার হয়ে যাবেন আমার নেকির হকদার হয়ে যাবেন আর দিনে ব্যবিচার করার পর আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন ওই জন্যই গিবতটা ব্যবচার থেকে ভয়াবহ হয়ে যায় ভাই গিবত করবো না মিথ্যা করবো না মিথ্যা ব্যাপারটা বহু হাদিস আল্লাহ আমাদের মুখস্থ আছে তোমরা সত্য কথা হক কথা বলাটাকে অপরিহার্য মনে করে নেবে সত্য তোমাকে নেকের দিকে নিয়ে যাবে নেকে তোমার জান্নাতে ঢুকি ছাড়বে ইয়া তোমার মা ইয়াদাল মা ইয়াদাল রাজাল রাজালো ইয়াক দাও ইয়া তাহাজাল কিদবা হাত্তা ইউকাবে ইনদাল্লাহি কাদা ইয়া তোমার সিদকা বাইন না সিদকা তোমরা সত্য কথা বলবে সত্যের অনুসন্ধানে হবে সত্য তোমাকে জান্নাতে প্রবেশ করাবে মিথ্যা বলবে আর মিথ্যা হবে কি তোমাকে গোনার দিকে নিয়ে যাবে আর গোনা তোমাকে নামে নিয়ে ছাড়বে মিথ্যা ভয়াবহ তাই আমরা একটা প্রশিক্ষণ নিচ্ছি বিপদ করা যাবে না মিথ্যা বলা যাবে না আজে বাজে কথা বাজা কাজকর্ম এসব করা যাবে না এসব করলে আমার রোজার ক্ষতি হবে রোজার ক্ষতি আছে এসব করলে রোজার ক্ষতি আছে এ থেকে আমরা বিরত থাকি বাকি আমরা এই প্রশিক্ষণে করার চেষ্টা করবো ভাই এই মাসে আল্লাহ দেখি খুব বেশি বেশি আমরা করবো কোরআন তেলাওয়াত করবো মায়ের রমাজানের ফজিলত এই বছর আমরা কোরআনকে কোরআনকে পেয়েছি কোরআন তেলাওয়াতের মধ্যে বেশি বেশি থাকার চেষ্টা করবো জিকিরের মধ্যে খুব থাকার চেষ্টা করবো জিকিরের মধ্যে বেশি থাকলে লাভটা কী হবে সহায়তা আপনার কাছ থেকে দূরে সরে থাকবে আর আব্দুল্লাহ ইবনে বুসরি আন্না রাজুলান খাতান নবী আসলাম আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইন্না সারা ইয়া রাসূলুল্লাহ কাসরাত আলাইয়া ফাখবিরনি আব্দুল্লাহ বিন বসু বলছেন এক বিরুদ্ধ ব্যক্তি এসে রসুল বলছেন রসুল ইসলামের বিধান কত কত বিধিবিধান ইসলামে আপনি একটা কথা বলুন সেটা আপনি ধরে থাকবো আর সেটা করে সফল হবো একটা কথা বলুন রসুল্লাহ ছোট্ট করে বললেন লাই আদালতে তারপর আব্বাম বিন জিকিল্লা তুমি তোমার জীবটাকে রসনাটাকে আল্লাহর ইয়াদের দিকে ভিজিয়ে রাখো আপনি জবান করো আল্লাহকে ইয়াদ মে তার রাখো ভিকাকে রাখো আল্লাহ আপনি জবান করো আল্লাহকে ইয়াদ মে ভিকাকে রাখো তার রাখো আপনি জবান করো আল্লাহকে ইয়াদ আল্লাহকে জিকে মে তার রাখো চিটটাকে আমরা আল্লাহ জিকিরে ভিজিয়ে রাখবো বড় সফল কাম হবো বড় সফল কাম হবো আর শয়তান আমার কাছ থেকে দূরে সরে থাকবে বিপদ পরনিন্দা পরদর্শক সব থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো রোজার জিয়ামের যে বিধান আছে সেগুলো মানব একটা বড় রোগ বড় ব্যাধি আমাদের এটা আছে যেটা আমরা গরিব মানে গুরুত্ব দিই না রসুল্লাহ বলছে আমার উম্মত মঙ্গলের মধ্যে থাকবেন আর দু মিনিট আর দু মিনিট কথা শেষ করছি রসুল্লাহ বলছে আমার উম্মত মঙ্গলের মধ্যে থাকবেন যতদিন তারা এই দুটো কাজে তৎপর থাকে সজাগ থাকবে বড় মঙ্গলের মধ্যে থাকে সে কাজ দুটো কি রসুল্লাহ বললেন আমার উম্মত মঙ্গলের মধ্যে থাকে এই দুটো কাজে সজাগ বা তৎপর থাকে সে কাজ দুটো কি দেরি করে সাহারি খাওয়া আর জলদি করে ইফতার করা দেরি করে সাহারি খাওয়া আর ইফতারিতে জলদি করা ইফতারিতে জলদি করা সূর্য ডুবে গেছে ইফতার আপনি করে নিন সূর্য ডুবে গেছে ইফতার করে নিন আমার গ্রামে দুটো মসজিদ আছে একটা আমাদের এই সহিয়া আমি মানে সহিয়া থেকে আকিদার তো ছিলাম না আমি সে কবর পূজারই ছিলাম আমার বয়স যখন কুড়ি বছর একুশ বছর তখন আমি কখনো সেরকা করছি একুশ বছর বয়স যখন হয়েছে নানি মরে গেছে বেরিয়ে বেতাতি ঘরে মানুষ নানি মরে গেছে মিলাদ করা লোক পায় না পাশে গেলাম আলহাদিস ওরা মিলাদ করে না এই দিকে একটা গ্রাম আছে মন গ্রাম করে সেখান থেকে একটা মন নিয়ে এসে নানি চারণ করেছিলাম তারপরে মাকে বললাম মা হ্যাঁ রোজা অবস্থা মিথ্যা বলছি না মিথ্যা হচ্ছে এমনি করি না তারপর রোজা অবস্থাতে আপনাদের এত দূরে এসে তো নানি মাকে বললাম মা তারা সাইবে আমি করি তখন আব্বা মারা গেছেন মাকে বললাম যে নানি মেলা নানি বাড়িতে আমরা থাকতাম নানি মেলা মৌলবী বাড়ি থেকে নিয়ে করতে হলে তা একটু শিখবো বাংলা ইংরেজি একটু শিখেছি আরবি একটু শিখবো লোকে বলছে পুরাণ করতে পারি মেলা করতে পারি তো মা আমি একবার মাথায় যাবো না মা বলছে না বাবা তোর আর বয়স নাই করতে যায় না তোর বলো ভাইটা কৃতক হয়ে গেল আর দিকে কোনো জমি তোমার সাথে চাষবাস করছি এইভাবে চালা বাবা যাকে মা শিখতে দেয় না তখন না মেলা শিখতে হবে নানি মরে কোন কোনদিন নানা মরবে নানা মেলাদ যদি করতে পারে আলহামদুলিল্লাহ নয়তো আবার সেই পাড়ের বাড়ি থেকে মন গাইতে হবে মা চা শুনবে না আর আমি ছাড়বো না চলে গেলাম শুরু বেলডাঙ্গা সুরুলিয়া চালিলা কত কত মাছটা ঘুরলাম আজ থেকে মোটামুটি চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে ওই মাছটা বলে ঘুরলাম তখন আমার একুশ বছর বয়স মাথায় বড় বড় চুল আর প্যান্ট শার্ট পরে গেছে তারা তো হয়েছে আরে এই পড়াওয়ালা হ্যাঁ এই পড়াওয়ালা লড়কা হ্যাঁ তোমার পড়ালেখা হবে না এত পড়ে হয়ে গেছে পড়া বয়স হচ্ছে কি করেছো প্রাণ শরীফ জানো না আছি আমি কিছু জানি না আমি নামাজও পড়ি না কবর বাজার ছাড়া আমরা কিছু বুঝি না বাস কাটোয়ার পিসেতে গেছি সেখানে অনেক মাথা ঘুরলাম কেউ নিলেন না তারপরে নামত থানা বীরভূমের নামত থানা আমার বোনাইটা এসে বলছে কি আলাদিন মন ভারী কেন মা বলছে মাসে ঘুরবো বলে ঘুরে এলো কতদিন কেউ নেয় নাই তার মন ভারী কুলশোনার নাম বর্ধমান জেলায় কুলসোনা আলে দেশে বড় গ্রাম আমার বোনাইটা বলছে তবে কুলসোনায় চলো তোমাদের ভর্তি করে দেবো মনার সাদিমানি সাহেব ছিলেন মারা গেছেন আল্লাহ তাকে জানাতে করুন ওই কুলসোনা আলেদিন মাসে সেখানে নিয়ে এলেন মৌলান সাহেব বলছেন কী কী করবে আমি বললাম পরিষ্কার ভাষায় বললাম আমাদের ওখানে মিলাদ করা কেউ নাই তাই মিলাদ খুব বলে অনেক জায়গায় মিলাদ খুব বলে গিয়েছিলাম অনেক জায়গায় কেউ নিল না তাই আমার বোনাইটা আপনার কাছে নিয়ে এলো আপনি ভর্তি নেবেন তো সে বলছে বাবা বাংলা কথাটা পড়ে তো বাংলা আমি নাইন পর্যন্ত নাইন পর্যন্ত বাংলা পড়েছি তো নামাজ নামাজ নাম সবাই কিছু জানি না তো উনি বললেন বেশ ঠিক আছে তোমাকে ভর্তি করে নিলাম পয়সা কিছু আছে হ্যাঁ আমার কাছে ছ টাকা আছে পাঁচ টাকা ভর্তি দিই বাবা ভর্তি দিয়ে দাও ভর্তি দিয়ে তাহলে বাড়ি যাওয়া হবে হ্যাঁ বারো আনা পয়সা লাগবে বাড়ি যেতে বাড়ি আসলাম তারপর ওখানে ভর্তি গিয়ে দু বছর থাকলাম দুই বছর থাকলাম ওই মাদ্রাসায় তারপর আটটা বছর উত্তরপ্রদেশে কাটাইলাম দিয়ে আমি দেখছি উত্তরপ্রদেশ তখন একই দেশে গিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে বাস তারপর হাদিস পড়ার পরেও দেখছি যেমন গত বুধবারে আছি ওই বাবুই টাকাটা যেখানে সেই আকিদায় তৈরি মসজিদ তৈরি আছে ওইখানে আছি একটা ছেলে এসে শুনেছে হঠাৎ করে যে এসেছেন আমার কাছে ছুটি আসার পর বলছে জি দুঃখের কথা কি বলবো আমি তো সেই এই এই মসজিদে আদান ইফতারি করছি এই মসজিদে আদান ইফতারি করছি আর আমি বলছি রাহুল ইয়াদিন করছি তাই ইমামটা আমার আব্বাকে তাঁতিয়েছে উস্কিয়েছে আমার আব্বা নামাজও করে না রোজাও রাখে না বোতল মোটামুটি ডেলি দু বোতল করে মদ চালায় তামাই করছে খেয়েছে আমি বলছি শোনে না তো আমাকে বলছে আমার পাড়ায় যেমন নামাজ হয়েছে এরকম নামাজ করবি আমাদের আদানের সাথে ইফতার করবি তারপর তুই মেরে ট্যাঙ্ক ভেঙে দেবো কত বুধ পারে কথা বলছে কত বুধ পারে যে আমি কি করবো আমাকে আমিন করতে দিচ্ছে না রাহুল আদিন করতে দিচ্ছে না এই মসজিদে আসতে দিচ্ছে না ওই মসজিদে যদি এই করছে আমাকে বলছে না এসব চলবে না আমি কি করবো আমি তুই বাড়িতে নামাজ পড়ো আর ঢুকিয়ে একদম পানি ঘরে খেয়ে নেবে তারপর তোমার পাড়ার আদানে ইফতারি করবে তো বলছে আশ্চর্য ব্যাপার আপনারাই বলছেন হাদিস আমি বাংলা হাদিস পড়ছি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর রেস্ট আছে সময় আছে বলছে বাংলা হাদিস কিনেছি পড়ছি রসুল্লাহ বললেন আমার মোহাম্মদ খায় অল্প মঙ্গলের মধ্যে থাকবে তো ইফতারি জলদি করবে ইফতারিতে জলদি করবে কথাটা আমি বললাম কেন আমার পাড়াতে যে দুটো মসজিদ আছে সেই আকিদা যারা ছিলেন তাদের মসজিদে অনেকটা দূরে আর আমার আত্মীয় স্বজন তত আসেনি আমি আকিদে আসার পরে আমার বাড়ির কাছে মসজিদ আছে আমি মুখে পানি একটু হালকা করে দেওয়ার পর টুকটুকু যাই তখন লোকে বলে দিকে মসজিদ তোমার ইফতারি করে হয়ে গেল পাড়া ছেলেরা বলে লোকে বলে হ্যাঁ হয়ে গেল তোর এখন আধ ঘন্টা বসে থাক হ্যাঁ ওই আমার আকিদার মসজিদে যখন যায় তখন এরা আদানটা যায় মোটামুটি আমাদের ইফতারের পরে সাত মিনিট আট মিনিট এখন আমরা ততটা দেরি করে দুই থেকে তিন মিনিট দেরি করে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় ওই মসজিদে গেছি যে বলছে আমিন মোলার হাদিস নাই আমি তখন বললাম ঠিক আছে আমার ছাত্র ওখানে রোজা তারা চালাইছে ছাত্রটা বলে বাবা মিসকাত হাদিস আছে না হ্যাঁ আছে আর হাদিসটা নিয়ে আয় হাদিসটা আনা করে না মিসকাতের উনআশি পৃষ্ঠাতে হাদিস আছে বোকারি হাদিস রসুল্লাহ মানে মানে ইমাম বা আমেনো إذا أمن الإمام فأمنوا من غفل تأمنه تأمين الملائكة غفر ما تقدم من ذنبه যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বলো ইমামের সাথে ফেরেস্তা আমিন বলে যার আমিন বলাটা ফেরেস্তার আমিনের সঙ্গে মিল হয়ে যাবে তার জীবনের গোলা মাফ হয়ে যাবে এটা মিসকাতে আর বোখারি হাতে মিসকাতে উনআশি পৃষ্ঠায় এসেছে তারপরে আশি পৃষ্ঠাতে একটা হাদিস এসেছে ওটা ওয়াইনের যে হিউজের বয়ান করছেন আমি সেটা দাঁত দিয়ে দিলাম ওরা তো হাদিস খুঁজে পাবে কি না পাবে মিসকাতে উনআশি পৃষ্ঠায় হাদিসটা ওখানে ওখানে হাদিসটা দাঁত দিয়ে দিলাম আর উনআশি পৃষ্ঠা আশি পৃষ্ঠায় ওয়াইনের হুজে থেকে বর্ণিত স্বামী তারা সোল্লা সাল্লাম আমি রসুলকে শুনলাম পারা পারা ওয়াইল মাহবুবে আলাহিমুল্লাহ দোয়ালিন ওয়াইল মাহবুবে আলাহিমুল্লাহ দোয়ালিন বললেন কলা আমিন মাসা বিহার রসুল্লাহ দৌড়ে আমিন বললেন আমিনটা টেনে বললেন মাধ্যমে তাও তো তার ট্রেনে বললেন হ্যাঁ আজ চার তিনি মেজে এসেছে এমনি মাদার এসেছে আবু আবুদাওয়াতে এসেছে আশি পিসটা সেটা তো ডাক দিয়ে দিলাম যে বললাম বাবা আমাদের এই ছাত্রটাকে তালবিনটাকে নিচু যা হতে পারে এমন বলে এটা হাদিসে নাই তো সে মিথ্যা কথা মিথ্যা দাবি হ্যাঁ তবে পাতা খুঁজি পাবি কিনা পাবে ঠিক নেই কত বুধবারে কথা বলছি ডাক দেওয়ার পড়বে না যা তোদের ইমাম সাহেবকে নিকে দেখা গা ইমাম সাহেবকে নিকে দেখা গা বা দিয়েছে ছেলেগুলো ওর চালাক তো এখনকার ছেলেরা সই আঁকাতে আঁকতে খুব চাতাই করে খুব চালাক ছেলে ওরা ইমামের সাথে কথা বলতে কথা হয়েছে এদিকে মোবাইলটা চালু করে দিয়েছে যে কথাটা আমরা রোধ করে নেবে বাস মোবাইল চালু করা আছে বলছে জি আপনি বলেন ইমাম আমি বলে হাদিস নাই তাই যে ফটোতলা হেঁটে এসেছেন হাদিসে দাগ দিয়ে দিয়েছেন হাদিস নিয়ে এসেছে এবার আপনি পড়ে দেখেন দয়া করে দয়া করে পড়ে দেখে নেন তখন সে বলছে আরে বাবা আমরা কি হাদিস পড়তে জানি অত বিদ্যামাতা নাই হাদিস পড়তে বলতে পারি না হাদিস বলতে পারবো না খাম খা নিয়ে এসেছি যা তবে কেন আমার বাপের সামনে বলছিল যে নাই তো তোর বাপকে ঠান্ডা করেছিল তো তোর বাপ রেগে আসে কিছু বলি তোর বাপকে তো বোঝাই যাবে সেগুলি বুঝিয়ে দিয়েছি বুঝতে পারছেন কি পাচ্ছেন বাস ওটা ওটা ওটা মোবাইল মোবাইল চালু করে গেছে বাস ওটা লোড করে নিয়েছে তারপরে এসে আমাকে শোনায় যে যে শোনো ইমাম সাহেব কি বলছে হাদিস পড়ার ক্ষমতা নাই বাবা তোর বাপের সান্ত্বনা দেওয়া মতো বলেছিলাম ভাই সকল বলতে যেটা চাইছি সেটা হচ্ছে তাড়াতাড়ি ইফতারি বলে ওরা আমাকে অন্য একটু বিদ্যুৎ করে বলতে হ্যাঁ রে ওদের ভোগ লেগে দেখো ওরা সূর্য থাকতে খেয়ে নেয় হ্যাঁ রসুলের হাদিসের উপরে আমল বোধাতে সেদিন আছি বয়ান রাখছি একটা ছেলে বলছে আপনি আজকের নেতা এসেছি দুটো কথার জবাব আপনি দিন একা নামাজ পড়লে পরে সাতাশ ফুট নেকে থেকে যে বঞ্চিত থাকবে আর ঘর পুড়িয়ে দেওয়ার কথা বলা আছে যারা মসজিদ আছে না তাদের ঘর জ্বালিয়ে দিতে পুড়িয়ে দিতে ইচ্ছা করে তাই আমি এসেছি আমি রাজমিস্ত্রির কাজ করি ছাত্র সাতার মধ্যে বয়স হবে মুখে দাঁড়িয়ে তো শুনলো গাড়ি চাচে নেয় ছাঁটে নেয় আমি বাড়িতে নামাজ পড়ছি কেন ওদের চাপে বুকে ঘুষি মেরে দেয় আমি বলেছি কারো পায়ে পা লেগে গেছে বাস ইমাম সাহেব বলছে বিয়াদবি করছিস করে মেরে দিলে এক ঘুষো বুকে বাড়িতে নামা পড়ি বিয়াদবি বান্ধবী মসজিদে চলবে না তো মসজিদে আসি না বাড়িতে নামা পড়ি সাতাশো নেকে দিকে তো বঞ্চিত আছে জি আর অত বললে যারা জামাতে আসে না তাদের ঘরকে পুড়িয়ে দাও তাহলে সেই ঘর পুড়িয়ে দেওয়ার ধমকির শিকার হবে না তো জন মেঘে থেকে পিছিয়ে যাবো না তো এই দুটো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার কাছে এসে কি বলছে বলুন আমরা দেখো আমরা নামাজ করছি সাতাশ জনের ওয়াদা আছে পঁচিশ জনের কথা বলা আছে খুশু খুশু ঠিক হবে না পাই তো সাতাশ না পেয়ে কম দিতে পারি কিন্তু তুমি বেচারা এমন ব্যক্তি আল্লাহ তোমাকে সাতাশ গুণই রেখে দেবেন বাড়িতে তুমি একা বললেও কেন তুমি বঞ্চিত আছো জামাত থেকে তুমি নিরুপায় তোমাকে যা জামাতে নামাজ করতে দেবে না তুমি একাই পড়ো বাড়িতেই পড়ো সাতাশ গুণ রেখে পাবে আর ঘর জানিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়ার কথা বলা আছে তাদের জন্য যারা জামাতকে অগ্রাহ্য করে অপেক্ষা করে মানে না তাদের জন্য তাই বলছিলাম যে এমন অবস্থা رسول اللہ سوی حدیث آمد کرتے بوٹے خوشی پیتا ہے مار پیتا ہے کیا یہ بی جے پی سے کچھ کم ہے امین بولتا ہوں رسول نے بولا تمہارے امین کے ساتھ فہرستہ میرے امین کے ساتھ فہرستہ امین بولتا ہے فرستہ کے امین کے ساتھ جس کا امین مل جائے گا گزرتا ہمارا کرنا مل جاؤں گی اسی زندگی کا کھلا تک کونا معاف ہو جائے گا جو امین بولتے ہیں اور رسول نے بولا ہے اس لیے ہم بولتے ہیں उस पर अमल करने से मुक्का चलता है मुक्का चल चलता है अफसोस की बात है बड़ी दुख की बात है क्या बीजेपी से ये कुछ कम है सोचने की बात है सोचने की बात है ভাই সকল তাই আমরা ওই ইহুদির সিয়াম বানাবো না আমরা নিজেদের সিয়ামকে ইহুদির সিয়াম বানাবো না এক ঘন্টা আগে খেয়ে নিলাম যদি কেউ বলেন যে এক ঘন্টা আগে না খেলে আমার গ্যাস হয় অমুক হয় তমক হয় ঠিক আছে এক ঘন্টা আগে আপনি খেয়ে নেবেন তিনটে পাঁচ তিনটে তিরিশের সময় শেষ হয়েছে আপনি দুটোতে খেয়ে নেন একটাতে খেয়ে নেন তারপরে যখন অ্যালার্ম দিয়ে রাখবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন আর আদান হতে সময় শেষ হতে দশ মিনিট বাকি আছে অ্যালার্ম দেওয়া আছে তো আপনি উঠলেন উঠে মিনিটা বলে একটু খাজু খেয়ে নিলেন সেটাই আপনার সাহারিতে অন্য হলো বিসমিল্লা বলে পাঁচ মিনিট দশ মিনিট দু মিনিট আগে এক ফুট খাজু খেলেন হ্যাঁ হাজি শেষে আছে বলছেন কতই না সুন্দর সাহারি খাজু কতই না সুন্দর সাহারি তা সাহারও পাই না পিছনে বাড়া সাহারি খাওয়া সাহারির মধ্যে বরফত আছে সাহারি যদি ঘুরতে করতে পারেন না খান খাওয়া হয় না রোজা হয়ে যাবে নিয়ত করে নেন নিয়ত করে নেন নিয়ত কি মনে মনে আলাদা ঠিক আছে খাওয়া হয় না ঠিক আছে রোজাই থেকে গেলাম নিয়ত করে নি না বাস সাহারির মধ্যে বরফত আছে দশ মিনিট পাঁচ মিনিট আগে দুটো খাজু খেয়ে নিন রোজার নিয়েতে ওটাই আপনার সাহারি হয়ে গেল ভাই সব এটা করবেন এটা করবেন আর একটা মূল্যবান কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে খুব কান করে শুনুন আমি বলি আফসোস আফসোস কেন আমি তো ওই লাইন থেকে এসেছি আমি তো পচা লাইন থেকে শহীদ তালিকায় এসেছি আর আমার আমার সোসাইটিতে হ্যাঁ মানুষের মধ্যে শহীদ দিন শহীদ তরিকাটা যাতে করে আসুক তার জন্য যথাযথ মেহনত চালিয়ে দেয় যথাযথ মেহনত প্রয়াস চালিয়ে দেয় রোজার নিহত সম্পর্কে ওরা যারা রাখে বেশ সহমে গাদিন নামাইত মন্দির কথাটা শুনুন বেশ সহমে গাদিন নামাইত সম্মানে সিয়াম গাদির মানে আগামীকাল ইয়াও আলিয়াও মানে আজ আমসে মানে গতকাল আলিয়াও মানে আজ আর গাদান মানে আগামীকাল গাদান মানে আমি আগামীকাল নিয়েতে লেখা থাকে যে সহমে গাদির নেওয়া আগামীকালের জন্য আমি রোজা নিয়ে করলাম আগামীকালের জন্য রোজা নিয়ে সাহায্য খাওয়ার পরে বলে যে সহমে গাদির নেওয়া হয়তো আগামীকালের জন্য আমি রোজা নিয়ে করলাম তাহলে আজকের নিয়ে তো কোথায় গেল ডাকছে হ্যাঁ ভাত খাবি না আর দশ মিনিট সময় তো ভাত খাবি না তখন ছেলেটা বলছে আমার পেটে লাগছে আজ আমি রোজা রাখবো না আজ আমি ভাত খাবো না আজ আমি সাহারি খাবো না আজ আমি রোজা রাখবো না কথাটা বুঝতে পারছেন পাচ্ছেন আজ আমি সাহারি খাবো না আজ আমি রোজা রাখবো না আজ আমাকে পেরেশান করো না পেটে লাগবে আজ আমি সাহারি খাবো না আজ আমি রোজা রাখবো না তার ছোট ভাইটাকে বলছে তোর বড় ভাই আজ রোজা রাখবে না আজ সাহারি খাবে না তুই কি করবি তো না আমি আজ রোজা রাখবো আমি সাহারি খাবো আমি খেয়ে আর দশ মিনিট সে খেয়ে নিল খেয়ে নেওয়ার পর বললো যে আমি গাদের না হয়তো আমি আগামীকালের জন্য নিয়োগ করলাম গাদা মানে কি আগামীকাল গাদা মানে আগামীকাল আমসে মানে গতকাল আলিয়ম মানে আজ আলিয়ম আজ শাড়িটা খেয়ে নিল যে বলে বেশ সহমে গাদির না হয়তো কাগজে লিখে দিয়েছে রোজা নিয়ে বেশ সহমে গাদির না হয়তো আগামীকালের জন্য আমি নিয়ত করলাম আজকে নিয়ে তো কোথায় গেল বুঝতে পারছেন কি পারছেন কথাটা আজকের একটা কোথায় গেল বেটারা শব্দ আমি আমি মানেই বোঝে না বেটারা নিয়ত লিখে দেয় আমি মানেই বোঝে না ওর শাড়ি খান আজকে রোজা রাখবো না আজ পেটে লাগছে আজ আমি শাড়ি খাবো না আজ শাড়ি খাবো না আজ রোজা রাখবো না আজ রোজা রাখতে পারবো না আজ আজ আজ টুডে আলিয়াও তা তো বলছি না বেশ আমি বাদিন না হয়তো আগামীকালের জন্য আমি নিয়ে আসবো আজকে ভাত খেয়েছে আর আগামীকালে নিয়ে আসবে আজকে নিয়ে তো কই তোমার তার মানে আজকে মনে করো এটা তো এই থেকে আমাদের এইটাই করবে সবচেয়ে মনে বোঝা লাগবে এ তো অবস্থা আর ইফতারের দোয়াতে আল্লাহ রাগাসন তো আর রেসেপি আপনার আবুদাদ আদি চেয়েছেন মিসকাতে আদি চেয়ে আদিতে জয়ী বলা যারা জামাও আবদাল্লাতে বলতো তারা তারা আজ ইনশাআল্লাহ সহি আদি এটা বলি বিসমিল্লাহ বলে ইফতার করবেন ইফতার করা হয়ে গেলে আবার জামাও আবদাল্লাতে বলতো তারা তারা আজ ইনশাআল্লাহ তো ইফতারের সময় দোয়া ওই সব মাধাপন্থী ভাইদের ক্যালেন্ডারে লাগাতে আল্লাহ লাগা তুমতো আল্লাহ রিজকে আফতাবতো বেকা আমত না আল্লাহ লাগা তুমতো বেকা আমত আল্লাহকে তাওয়াক্কাত আল্লাহ রিজকে আফতাব এই বেকা আমত আল্লাহকে তাওয়াক্কাত শব্দটা হাদিসে পাতা আল্লাহ রহমতে বুখারে মুসলিম পড়েছি হ্যাঁ হাদিসে মোতালা মধ্যেই থাকি পড়াশোনা হয়ে গেলে আমি হাদি মুখস্থ করি একটু সময় পেয়ে গেলে দু একটা হাদি মুখস্থ করি এমন আমার মানুষ কথা এখনও আছে তো বেকা আমত আল্লাহ বাকাত সভ্যতা হাদিসে পাতাটা কোথাও নয় ওনাদের চাকে বলে দেখতে পাবেন আমাদের বীরভূমের নাম করা মুক্তি মুক্তি জমি হচ্ছে রমাদানের দশ তারিখ ক্যালেন্ডার তোমার পেয়ে গেছি যে আমি বলছি জি হুজুর আপনার ইকুশরা ক্যালেন্ডার পেলাম আমার দোকানে আপনার ক্যালেন্ডার লাগানো হবে একটু মিথ্যা কথা বললাম মিথ্যা কথাটা কি ছিল আপনি কে বলছেন আর আমি সুলতান আমি বুঝে যাবো আনোয়ার বর্জি বলছি আমি বলছি আমি সুলতানপুরে আনোয়ার বর্জি বলছি আমার দোকানে আপনার ক্যালেন্ডারটা বার্তানো আছে আপনার ক্যালেন্ডারে রাখা আছে হ্যাঁ, আল্লাহ রাখা শুনতো বেকার আমার তো আলাদা তওয়াক্কা তো আল্লাহ থেকে আত্মা এই গুরুটার একটা আলহাদি সারা যে হাত যারা পাজি মরবে এই যে বলছে এই বেকার আমার তো আলাদা দরকার তো সবগুলো হাতের মধ্যে নাই বলতে চাই নিজের তরফ দিকে বাড়িয়েছে বুঝি সত্যি কি তাই আপনি নিজের তরফ থেকে সবগুলো বাড়িয়েছেন তা হাত করবেন না আমাদের আমাদের দীর্ঘ রত হলেন আপনি আর আপনার ক্যালেন্ডারে রেখা আমার তো আড়াইটা তাওয়ার শব্দটা দেখে একটা হাত ধরা হারা যে মরবে এইসব বলছিল নিজের তরফ থেকে বাড়িয়েছে আমি তো খুব না তাকে খুব গান বন্ধ করলাম কিন্তু বলুন দয়া করে হাদিসের কোন পাতা থেকে আমি দিয়ে দেন কোন হাদিস থেকে দোয়াটা লিখে দিয়েছে উনি তখন বলছেন বাবু আমি এখন সফরে আছি রোজার পর ওঠেছি নিয়ে আমার দুঃখের বিষয় আপনি সেই ইকুশারা মাথা করে তারা পঁয়তাল্লিশ বছর হলো পঁয়তাল্লিশ বছর তো চার বছর আগেকার কথা বলছি পঁয়তাল্লিশ বছর হলো আপনার ইকুশারা মাথাটা করা আর ওই পঁয়তাল্লিশ বছর ধরে রোজা ক্যালেন্ডারে এটা লিখে আছে আর যদি আপনাকে বলছি আপনি বলছেন পরে জেনে নিও বাবা হ্যাঁ এখন ওটা সময় নেয় খেয়ালে নাই কি বলবো সে হাত ধরে মন্দির এখন লজ্জায় কি বলবো ভেবে তার পেছি তখন আমাকে বলছে যে আগে কিছু বই বুঝিয়ে দিও হ্যাঁ পরে জানাবো বুঝতে পারছেন কি পারছেন না হাদিসের কথাতে কোথাও ওটা পাবেন না গাঁজাখুরি কথাতে ভরা আছে ওই বইটা যেটা যে তবলিগি নেতা বা ফাজাইলে নেতা হ্যাঁ ফাজাইল আমার ফাজাইল আমার বা তবলিগি নেতা জাকারিয়া রহমতুল্লাহ আলাহে লিখেছেন ইফতারের দোয়া আল্লাহ আলাকা তন্তু বেকা আমন্ত আলাকা তালাকাত আল্লাহ রিজিকা আফতাত ওই তবলিগি নেতা বা ফাজাইলে আমলের দোয়াটা আছে ওইটাই সারা ভারতবর্ষে মাধা পন্থীরা ওইখান থেকে তুলে দেয় হাদিস আছে না দেখার দরকার না রসুলের মুখনিশ্চিত বাণী হাতি দোয়া বটে নিয়ে দেখা দরকার না بس ہم مذہب پنتھی ہے ہماری مذہب کی کتاب وہ ہے ہمارے مذہب کی کتاب میں وہ دعا لکھی ہوئی ہے ہم نے میں لکھ دیا ہے حدیث میں یا نہیں لکھنے کی ضرورت نہیں ہے تو ہمارا کی کرو কোরআন এবং হাদিস সাহবাই কেরাম রাজি আল্লাহ সালাম বলছেন ইয়ারা সাল্লাহ আমাদের দায়িত্ব থেকে দেবো না তারা তো আমরা নাম তাদের মাস্তাক তো মেয়ে মা দুটো জিনিস ছেড়ে রেখে যাচ্ছি যতদিন দুটোকে আপনার ভুলে থাকবে অভ্রস্ত লাইন সেটা কখনো হবে না সেটা কি আল্লাহ কিতাব আর আমার আদর্শ আমার হাদিস আমার বাণী আমার সন্ন্যত ভাই আপনি ধরে থাকবে দুটোকে এই দুটোকে আমরা আতিউল্লাহ আতিউল রসুল সুরায় মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ আতিউল্লাহ আতিউল রসুল আমার আমারকম এটাত আনুগত্য থাকবে আল্লাহ এটাত আনুগত্য থাকবে রসুলের আল্লাহ এবং তার রসুলের আনুগত্য বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করে নিজের আমলটাকে নষ্ট করো না সুরা মোহাম্মদ এক নম্বর তেত্রিশ আনুগত্য আল্লাহ থাকবে রসুলের থাকবে কথা বলবো কোরআনের আয়াতকে নিয়ে কথা বলবো শরীরে বিধিবিধান সলাপ হোক আর সিয়াম হোক নামাজ হোক আর রোজাই হোক যাই হোক আর তাই হোক আমি বিধিবিধান পরিবেশন করবো আল্লাহ রসুলের আদর্শ কি ছিল সম্মান কি ছিল তরিকা কি ছিল তিনটে জিনিস থাকে তবে ছোট তো দরজা পাবে আল্লাহর হুকুম রসুলের তালিকা আর খানেশ খাঁটি অন্তকরণে সে কাজ সম্পাদক খানেশ খাঁটি অন্তকরণে সে দেশের সম্পাদক আল্লাহর হুকুম থাকবে রসুলের তরিকা থাকবে আর একলাস থাকবে তিন জিনিস থেকে থেকেতে সেটা কবুলতে দরজা পাবে আর নিহিত আল্লাহকে পাস আমার কবর নেই হোক বাস এইগুলি কথা শেষ করছি যদি কিছু জানার থাকে প্রশ্ন করা থাকে আমার আলোচনা হবে আলোচনা ভিত্তিতে কিছু করতে হয় আপনার তার সাথে এখন আপনার প্রশ্ন যা আপনার প্রশ্নের